যেই সুরাই মারিয়াম আলী সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে তাই বলে এই সুরার নাম হচ্ছে সুরায় মারিয়াম এছাড়াও আরও আম্বিয়া রসুলগণের কথা উল্লেখ করা হয়েছে তবে বিশেষ একটা অংশকে নিয়ে এই সুরার নামকরণ হয়েছে সুরায় মারিয়াম নবী করিম সাল্লাহ আলী রাম সাহাবাই যখন মক্ষী জীবনে জুলমের শিকার হলেন কাফেরদের পক্ষ থেকে তখন তারা প্রথম হিজরত করেছিলেন কোন দেশে বলতে পারেন হাবাসা আবেসিনিয়ায় হিজরত করেছিলেন এই আবেসিনিয়া হাবাসার বাদশাহ ছিলেন নাজাসি খ্রিস্টান দেশের মানুষ খ্রিস্টান এই নাজাসি পরে ইসলামও গ্রহণ করেছিলেন নাজাসির সামনে যখন জাফর রাজি আল্লাহ তালান হো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের চাচাতো ভাই আবু তালেবের ছেলে তিনি যে খুদবা পেশ করেছিলেন বক্তব্য পেশ করেছিলেন ইসলাম সম্পর্কে এবং মুসলিমদের সম্পর্কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সম্পর্কে যে আমরা কারা আমরা কি নিয়ে উঠেছি কি উদ্দেশ্যে এসেছি মানুষের কাছে আমরা কোন দাওয়াত পেশ করছি কারণ দিন ইসলামের দাওয়াতকে কাফের যে প্রতিনিধি সে আবেসিনিয়ায় পৌঁছেছিল এই মজলুমদেরকে ফিরিয়ে নিয়ে এসে আবার জুল অত্যাচার করার জন্য তারা তাদের ভাবমূর্তিকে বিকৃত করে পেশ করেছিল এরা লুণ্ঠনকারী এরা চোরবাটমার এরা অসৎ লোক আমাদের সমাজে এরা খারাপ লোক বাজে লোক এরা আমাদের ধর্মকে গালি দিচ্ছে আমাদের দেবদেবীকে গালি দিচ্ছে এমনকি আপনাদের ঈশা মারিয়াম তাদেরও মানহানি করছে এইসব মিথ্যা কথা মিশিয়ে বাতিল কথা অসৎ উদ্দেশ্যে কাফেরা কাফেরদের প্রতিনিধি বলেছিল তখন জাফর রাজি আল্লাহ তালকে ডেকে সে জিজ্ঞাসা করলেন যে বলো তোমাদের দাওয়াত কি তোমাদের মূল বিষয়বস্তু কি যা তোমরা পেশ করছো মানুষের সামনে সেই সময় নিজের কথা না বলে সুরিয়া সুরা মারিয়ামের বেশ কিছু আয়াত প্রথম থেকে বা সুরা মারিয়ামটা পুরোই তিনি পড়ে শুনিয়েছিলেন পড়ে শুনিয়েছিলেন যাতে প্রথম দিকে জাকারিয়া আলী সালামের কথা তারপরে মারিয়াম আলী সালামের কথা তার ছেলে ঈসা আলী ইসালাম ঈসা আলি সাল্লাম যে আবদুল্লাহ ইবনুল্লাহ নন আল্লাহর বান্দা আল্লাহর পুত্র নন এবং তিনি নবী ছিলেন তিনি আল্লাহর অংশীদার মাহবুদ আল্লাহর ছেলে আল্লাহর পার্টনারও ছিলেন না এবং ইয়াহুদিরা যেমন মানহানি করে তাকে যারো সন্তান বলেছে তাও ছিলেন না কোন আল্লাহর নেক বান্দা ছিলেন আল্লাহ ফাকরাবুল আলমের বিশেষ কুদরতে বিশেষ নির্দেশে অলৌকিকত্ব ভাবে মজেজা রূপে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সৃষ্টি করেছিলেন তার সৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে এক মজেজা এসব বিষয়গুলি এতে আছে আর আম্বিয়া রসুলগণের কথা আছে শ্রদ্ধার সাথে সমস্ত আম্বিয়া রসুলগণ আগের যারা তাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের গুণাবলী বর্ণনা করা হয়েছে এসব যখন তেলাওত করে শোনালেন জাফর আল্লাহ তালানহ নাজাসি রাজি আল্লাহ পর ইসলাম কবুল করেছিলেন এবং তারই একমাত্র গায়বানা জানাজা নবী করিম সাল্লাহ ইসলাম পরে <coughs> ইন্তেকালের খবর পেয়ে পড়েছিলেন নদিনায় তিনি কেঁদে ফেলেছিলেন তার দাড়ি ভিজে গেছিল কানতে কানতে আর বলেছিলেন যে আল্লাহর কসম করে বলছি যে এই জাফার যা পেশ করল এই আয়াতগুলিতে এর চাইতে ঈসা আলী সালাম বা মারিয়াম আলী সালাম কিঞ্চিত পরিমাণ ওপরেও না এরপরেও দিনে ইসলাম অস্পষ্ট খ্রিস্টানদের সামনে ইহুদিদের সামনে অমুসলিমদের সামনে বা মুসলিমদের সামনে যাদের কাছে আল্লাহ ফকরবুল আলমিন এই দিনের নিয়ামত রেখেছে তারা এই নিয়ামতের কদর করল না তাহলে অন্য লোকেরা কি কদর করবে অন্য লোকেরা এর কি মূল্য দেবে অন্য লোকেরা বিজাতিরা কি করেই আপনাদের দিনের দিকে আকৃষ্ট হবে যদি আপনার নিজের দিনের গুরুত্ব না বুঝেন আল্লাহ পাক যেন সকলকে হৃদায়ত দান করেন এবং দিনে ইসলাম যে মধ্যপন্থা এতে সমস্ত আম্বিয়া রসুলগণের শ্রদ্ধা সম্মান ইজ্জত পেশ করা হয়েছে সমস্ত নবীদের প্রতি ইমান নিয়ে আসলেই একজন মমিন মুসলিম হতে পারে পক্ষান্তরে অন্য ধর্মে তা দেয় ইহুদিরা যদি মুসা আলি সালামের মানার দাবিদার হয় যদিও তারা মানে না দিনকে বিকৃত করেছে মানার দাবিদার হয় তো ঈসা আলি সালামের মানহানি করে কোন দিকে অতিরঞ্জন বাড়াবাড়ি করে কোন ক্ষেত্রে মানহানি করে ওজাইরকে আল্লাহর পুত্র বলে অতিরঞ্জন বাড়াবাড়ি করে কুফরি করেছে আর ঈসা আলি ইসলামকে যারও সন্তান বলে কুফরি করেছে মিথ্যা অপবাদ দিয়ে আর এ বেয়াদবি করে ইহুদিরা খ্রিস্টানরা আল্লাহ ফকরাবুল আলমিন ঈসা আলী সালামকে যে মর্যাদা দিয়েছিলেন সেই মর্যাদা থেকে উপরে উঠিয়েছে আল্লাহর পুত্র না হয় আল্লাহর অংশী তিনের এক হ্যাঁ, তিন খোদার এক খোদা ইত্যাদি বা যিনি আল্লাহ তিনি ঈশা যেমন এই খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন ফিরকা বিভিন্ন দল উপদল রয়েছে এইসব ভ্রান্ত মতবাদে বিশ্বাসী তাহলে ঈসা আলী ইসালাম যে দিন নিয়ে নাজিল এসেছিল আল্লাহর পক্ষ থেকে যেই দিন আল্লাহ পাক নাজিল করেছে ঈসা আলী ইসলামের উপর সেই দিনের উপরেও খ্রিস্টানরা নেই পক্ষান্তরে ঈসা আলী ইসলাম যেই দিন নিয়ে এসেছিলেন তার মৌলিক বিষয় তৌহিদ আল্লাহ পাকে রেসালাদ পরকালের বিশ্বাস ভালো কাজ করা মন্দ কাজ থেকে বেঁচে থাকা এই দিনের উপর মুসলিমরা রয়েছে যারা পরাণ সন্না মোতাবেক দিন ইসলাম পালন করে আসেন দেখা যাক সুরায় মারিয়ামের তসির তাতে বুঝতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলম কিভাবে কোরআনে কেরিমে আম্বিয়া রসুলগণের মর্যাদার কথা উল্লেখ করেছেন যাতে নেই কোনো বাড়াবাড়ি অতিরঞ্জন আর আল্লাহর সাথে শরিক করা আর নেই কোনো রকমের মানহানি বা কোনো রকমের ত্রুটি আল্লাহ পাক এর সাদ করছেন কাফ হা আইন সৎ এই অক্ষরগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর হরুফে মোকাত্তাত আরবি ভাষায় বলা হয় যেগুলোর উদ্দেশ্য আল্লাহ পাকি ভালো জানেন তবে তাফসিরকারদের বিভিন্ন মতের মধ্যে সবচাইতে বলিষ্ঠ সঠিক মত হচ্ছে যে এই রকম বিচ্ছিন্ন অক্ষরগুলি দিয়ে আল্লাহ ফাকরাবুল আলমিন কাফের জাতিকে যারা কোরআনকে আল্লাহর কিতাব বলে মানতে রাজি হয়নি অস্বীকার করেছিল আরব মুশ্রিকরা যাদের মাতৃভাষা আরবি ছিল তারা মোহাম্মদ রসুল্লাহ রচিত এই কোরআন বলতো তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে কাফ হা ইয়া আইন সদ এগুলি আলিফ থেকে ইয়া পর্যন্ত যে বর্ণগুলি আছে তারই আর এগুলি তোমাদের কাছেও আছে কোরআনে করিমেও আছে কোরআনে করিমের বাণী এই আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর দিয়েই তৈরি হয়েছে এর বেশি অতিরিক্ত কোনো অক্ষর নেই আছে কি অতিরিক্ত তোমাদের কাছে ওই অক্ষরগুলি আছে যদি কোরআনে করিম আল্লাহ পাখের বাণী না হয় মোহাম্মদের রচিত হয় তাহলে তোমরাও বড় বড় পণ্ডিত বড় বড় কবি দেখাও তোমাদের মধ্যে বড় বড় কবিদেরকে বলো এইরকম কাব্য রচনা করে দেখিয়ে দিই কোরআনের মতো অলঙ্কারপূর্ণ বাণী তা তারা করতে সক্ষম হয়নি সুতরাং স্পষ্ট প্রমাণ করে এই কথা যে কোরআনে করিম আল্লাহ পাকবুল আলমের বাণী মহান আল্লাহ ইরশাদ করছেন জিক্র রহমতে রব্বিকা আবদাহু জাকারিয়া এটি হচ্ছে এই হাজা এখানে উজ্জ আছে এটি হচ্ছে হাজা জিক্র রহমাতে রব্বিকা এরকম আসলে বাক্য আছে এই হচ্ছে বা এটা হচ্ছে হে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তোমার প্রতিপালকের রহমতের বিবরণ জিকির মানে হচ্ছে বিবরণ রহমত মানে দয়া হ্যাঁ? করুণা রব প্রতিপালক কা তোমার হে নবী নবী করিম সাল্লামকে সম্বোধন করে আল্লাহ ফাকরব বলছেন যে হে নবী মোহাম্মদ সাল্লাম তোমার প্রতিপালকের রহমতের বিবরণ হচ্ছে এটা যেই রহমত হয়েছিল আবদাহ তার বান্দার প্রতি যার নাম হচ্ছে জাকারিয়া আবদাহু জাকারিয়া জিক্র রহমতে রব্বিকা আবদাহ জাকারিয়া আরবি গ্রামার যারা বুঝেন তারা এখানে দেখবেন যে মোজাফ আছে কয়েকটা এগুলিকে বলা হয় পরস্পর মোজাফ জিকর মোজাফ রহমাতে মোজাফিল আবার মোজাফ রব মোজাফ এলে মোজাফ তারপরে কাপ এলে তো এগুলি গ্রামারের দিক যারা গ্রামার বুঝেন মাদ্রাসায় যথেষ্ট পড়েছেন অল্প স্বল্প পড়লে অনেক সময় বুঝবেন না পরস্পর এজাফত যেগুলি সাধারণ মানুষের জেনে তেমন উপকার নেই তবে আমাদের তফসিলগুলো অনেক সময় আলিম সমাজের লোকেরা শুনে মাদ্রাসার ছাত্ররাও শুনে তারা উপকৃত হইতে পারে আল্লাহ পাক যেন সকলকে উপকৃত করেন সেই জন্য এইরকম কিছু কথা বলি যদি আপনাদের বোধগম্য অনেক সময় না হয় জাকারিয়া আলী সালাম যে আল্লাহ পাকের বান্দা তার ওপর হে নবী মোহাম্মদ তোমার প্রতিপালকের করুণা রহমতের বিবরণ পেশ করছি এটা হচ্ছে বিবরণ কি রহমত করলাম যে বার্ধক্যে পৌঁছে গেছে শরীর শুকিয়ে একেবারে গোস্ত হাড়ের সাথে লেগে গেছে কোনো গোস্ত পাওয়া মুশকিল এমন ব্যক্তিকেও আমি আমার রহমত থেকে বঞ্চিত করিনি তাকেও আমার রহমত দিয়েছি নেক্সট সন্তান দিয়েছি সুতরাং প্রত্যেক মুসলিম প্রত্যেক মানুষ শুনে রাখো আল্লাহ পাকের কাছে কোনো কিছু কঠিন নয় মুশকিল নয় অসম্ভব নয় এ কথা এখানে ইঙ্গিত করা হয়েছে তারপরে আল্লাহ পাক বর্ণনা করছে এই বিবরণ ঈদ নাদা রব্বাহু নিদান খাফিয়া স্মরণ করো যখন তিনি অর্থাৎ কে জাকারি আলী সালাম তার প্রতিপালককে ডাকলেন নিদান খাফিয়া গোপন ডাকে জোরে দোয়া করেননি শুনিয়ে দোয়া করেনি আশেপাশের লোককে লুকিয়ে লোকে গোপনে চুপি সারে ডাকছে কেন তিনি গোপনে দোয়া করে দোয়া দুই রকম একরকম দোয়া যে আল্লাহ দুনিয়ার কল্যাণ করে দাও একজন বছরের মানুষ যদি দোয়া করে রব্বি হাবিল মিন রব্বি হাবিল হ্যাঁ তাহলে কি বলবেন আরে বুড়ার এখনো কি শখ মিটিনি এখনো কি বাচ্চা চাই আর এখন কি সম্ভব ভাববে না লোকেরা লোকেরা ঠাট্টা করবে নিয়ে হয়তো আর লোকেরা মনে করতে পারে যে অসম্ভব কিছু চাইছে হয়তো হ্যাঁ তো এই আশঙ্কায় যে লোকেরা কি বলবে আর কি ভাববে যে আমি এত বৃদ্ধ মানুষ আর আল্লাহর কাছে চাইছি সন্তান এটা সন্তান চাওয়ার বয়স তো নাই সেই জন্য তিনি নিদান খাফিয়ে মনে মনে লুকিয়ে লুকিয়ে ডাকছেন গোপন ডাকে ডাকছেন নিদান ডাক আর খাফিয়া গোপন গোপন ডাকে যখন তার রবকে তিনি ডেকেছিলেন এই বলে তিনি ডেকেছে কালা জাকারিয়া বলেছিলেন রব্বে হে আমার প্রতিপালক রব্বে আসল ছিল রব্বি ইয়াকে হালকা করার জন্য তকসিফের জন্য হজফ উজ্জ করে দেওয়া হয়েছে এই জন্য রবে জের রয়েছে আর না হলে হয়তো রব ইয়া রব ইয়া রব তাহলে ইয়া রব্য শুধু যদি যেমন ইয়া রাজুল কোন এক ব্যক্তিকে ডাকেন হ্যাঁ, ইয়া জাইদু তাহলে জাইদু হবে আর যদি মুজাফ করে ডাকেন তাহলে ইয়া রাসুল আল্লাহ হ্যাঁ, ইয়া আবদাল্লাহ এইভাবে গ্রামারে ইয়ার পরে যদি একটা মুফরাদ থাকে একটাই শব্দ থাকে তাহলে ওকে পেশ হবে আর যদি এজাফত থাকে যেমন আবদুল্লাহ রসুল্লাহ হাবিবুল্লাহ তাহলে তখন রসুল আল্লাহ হবে হাবিব আল্লাহ হবে আবদাল্লাহ হবে এইভাবে তো এখানে রব্বে কেন জের হইল এই জন্য যে রব্বে আসলে ছিল রব্বি তুই বলে রব্বি মানে ইয়া রব্বি হে আমার রব ইন্নি ওয়াহানাল আজম মিন্নি নিঃসন্দেহে আমার হাড়গুলি দুর্বল হয়ে গেছে ওয়াহান মানে দুর্বল হয়ে যা হাড় বৃদ্ধ হয়ে এই বার্ধক্যে পৌঁছে একবার কমজোর হয়ে গেছে হাড়েও শক্তি নেই আমার আজ মানে হাড় শাইবান রাস মানে মাথা ইস্তাল মানে চমকে উঠা শাব্দিক অর্থ জ্বলে উঠা আগুন যে জ্বলে উঠে আল বলা আরবি ভাষায় একটু আগুন ধরেন দাও দাও করে আগুন জ্বলে উঠেছে আল বলে এটা হচ্ছে শাব্দিক অর্থ সাইব মানে হচ্ছে সাদা হয়ে যাওয়া বার্ধক্যে চুল সাদা হয়ে যাওয়া একে সাইব বলে আরবরা এখনো বলে হাজার সাইব সাহেব বলে কেউ বিকৃত করে মাতৃভাষা সেইব বলে বিভিন্ন ভাষায় বলে মানে শাহবাফিল ইসলামের সাহেবাতান যে মুসলিম হয়ে জন্মসূত্রে মুসলিম হয়ে এর ওপরই যার চুল দাড়ি সাদা হয়ে যাবে রয়েছে জন্ম থেকেই মুসলিম আর চোদ্দ পনেরো বছর থেকেই আপনি মাশাল্লাহ পাঁচ নামাজের হেফাজত করেছেন আর সারা জীবনটা পাঁচ নামাজ আর হারাম থেকে বেঁচে থাকে আর ফরজ আজম আদায় করে আলহামদুলিল্লাহ জীবনটা কেটে গেল বড় ফজিলত রয়েছে নবী হাদিসে হাদিসা শুরু করেছে মানে শাহবাফিল ইসলামের সাহিবাতান শাহিবা মানে বার্ধক্য ওয়াস্তা আল্লাহ রাসু সাহেবান তাহলে মাথা কি হয়েছে শাব্দিক অর্থ হচ্ছে জ্বলে উঠেছে বা চমকে উঠেছে তো এইভাবে তো আর বাংলায় হয় না তাহলে কি বলবেন মাথার চুল একেবারে সাদা হয়ে গেছে মাথার চুল মাথা সাদা হয়ে গেছে তার চুল আসলে সাদা হয়েছে কিন্তু আল্লাহ পাক এখানে চুল সার না বলে রাস বলেছেন তাহলে এইরকম ভাবে ব্যক্ত করা যেটা ভাষার অলঙ্কার আমার মাথা সাদা হয়ে গেছে কেউ বলতে পারছে তোমার মাথা কোথায় সাদা তোমার চুল সাদা হয়েছে এটা ভাষার অলঙ্কার এটা যে ভাষার অলঙ্কার ওয়ালাম আকুম বেদুয়াইকা রব্বে সাকিয়া হে আল্লাহ যদিও আমি বুড়ো হয়ে গেছি চুলদারি সাদা হয়ে গেছে আর হাড় হাড্ডি কমজোর হয়ে গেছে তার ফলেও হে আল্লাহ তোমাকে দেখে কখনো আমি বিফল হইনি ওয়ালাম আকুম বেদুয়াইক আমি হইনি বেদুয়াইকা তোমার কাছে দোয়া করে বা তোমাকে ডেকে রব্বে হে আমার প্রতিপালক সাকিয়া হতভাগা হইনি সাকি মানে হচ্ছে হতভাগা হ্যাঁ, বদনসিব হ্যাঁ বিফল আল্লাহ তোমাকে ডেকে কখনো বিফল হইনি তোমাকে ডাকবো আর বিফল কেন হব তাহলে বোঝা যায় আল্লাহকে ডাকলে কখনো লস হয় না মানুষ ব্যর্থ হয় না লাভ আছে নবী করিম দোয়া সম্পর্কে এই কথা বলেছেন যে কোনো মুসলিম যখন দোয়া করে মামিন মুসলিমিন দাওয়াতে যে কোনো মুসলিম দোয়া করে দোয়া কবুল হয় যদি বাধা না থাকে ইল্লা আতাহুল্লাহ এহদা সালাস খেসালিন আল্লাহ তিনের এক অবশ্যই দেন দিবেন অবশ্যই যেটা চেয়েছিলেন সেটাই পেলেন আর না হইলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার অনিষ্ট ভাগ্যে ছিল খারাপ ছিল সেটা দূর করেছেন হ্যাঁ অনিষ্ট মুক্ত হয়েছেন বিপদ মুক্ত হয়েছেন দোয়াটা কবলে অন্য জায়গায় সেটা সেট হয়েছে আর না হইলে আল্লাহ পাক সেটাকে আখেরা সেটাকে সঞ্চিত করে আপনার জন্য ব্যালেন্স বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলম রেখেছেন আখেরাতের জন্য আল্লাহ দেবেন মোমেন ব্যক্তি কখন নিরাশ হয় না আল্লাহ আমি এটা চেয়েছিলাম ছেলে মেয়ে চেয়েছিলাম পেলাম না ছেলে চেয়েছিলাম মেয়ে হয়েছে ছেলে পেলাম না আল্লাহ সৌদি আরবে কিছুদিন থাকা চেয়েছিলাম চাকরি চেয়েছিলাম পেলাম না উৎপেশন হওয়ার কিছু নেই আল্লাহ অন্য আরেকটা দেবেন এইখানকার চাকরি চেয়েছিলেন দিলেন না আল্লাহ সুস্থ রেখেছেন দেশে গিয়ে আল্লাহ রিজিকের রাস্তা করেছেন সেখানে গিয়েও যদি আর্থিক সংকট হয় তা তো নিরাশ হওয়ার আল্লাহ পাক আমার জন্য কিছু ব্যালেন্স রাখতে চান আল্লাহ পাক আমার জন্য রাখতে চান আখেরে তো পাবোই মমিন কখনো ক্ষতিগ্রস্ত নয় সুখের অবস্থায় ক্ষতিগ্রস্ত নাই সুক্রিয়া আরেক আল্লাহ ফাকর দুঃখের অবস্থায় ক্ষতিগ্রস্ত নাই ধৈর্য ধারণ করে ফাঁকানা খাই আল্লাহ মমিন নবী করিম বলছে এটা একমাত্র মমিন মুসলিম যে ইমানদার মানুষ সেই হাসিল করে আর যারা দুর্বল ইমানের মানুষ বিচলিত হয় পেরেশান হয় ক্ষতি ছাড়া কিছু পায় না হাই হাই করতে থাকে কিছুই পাই না আল্লাহ তোমাকে ডেকে হে আমার রব তোমাকে ডেকে কখনো আমি হতভাগা হইনি বিফল হইনি ওয়াইনি খিফতুল মাওয়ালি আমি ওয়ারাই আর আমি আমার পরে আমার স্বগোত্রীয় লোকদেরকে আশঙ্কা করি আমার যে গোত্রের লোকের আছে ওরা যে আমার এই আদর্শের ওপর কায়েম থাকবে কি থাকবে না আমার যে নবাতের পায়গাম আছে সেটাকে মানুষ পর্যন্ত পৌঁছাবে কি পৌঁছাবে না দিনটাকে ঠিকভাবে পালন করবে কি করবে না কি তৌহিদের জায়গায় শিরিক করা শুরু করবে নবীর আদর্শের জায়গায় বিদাত করা শুরু করবে দিনদারি তাকুয়া নামাজের জায়গায় বেদিনী শুরু করে দিবে ভয় লাগছে আমাকে সুতরাং আমার নিজের ঘরে একটা নেক সন্তান দাও যে আমার কাজটা আমার খেলিফা হিসাবে আমার স্থলাভিষিক্ত হিসাবে চালিয়ে যাবে এ হচ্ছে আয়তের অর্থ ওয়াইনি খিফতুল মামা আলী আমি আমার পরে আমার গোত্রের লোকদেরকে আমি আশঙ্কা করছি মাওলার বহু বচন হচ্ছে মাওয়ালি তো মাওলা মানে সবসময় তাহলে মুনিব নয় মালিক নয় মাওলার অনেকগুলি অর্থ আছে তার মধ্যে যেটা প্রসিদ্ধ অর্থ সেটা হচ্ছে মনি বা মালিক আর সবচাইতে বড় মালিক হ্যাঁ রব্বুল আলমিন সেই জন্য আল্লাহ ফাকর রব্বুল সব সবচেয়ে বড় মাউলা আন্তা মাউলানা ফানসরনা আলাল কৌমিল কাফিরিন এমনি গোলামির যুগে কিন্তু দাসের যুগে যে মালিক হইতো মনিব ওকে মাওলা বলা হইতো আবার কিত দাসটাকে স্বাধীন করে দিলে স্বাধীন যেহেতু হয়ে গেল সেজন্য ওকেও মাওলা বলা হইতো কিন্তু ওকে বলা হতো মাওলা আসফাল নিচের মাওলা মানে ও যেহেতু দাস মুক্ত হয়েছে সেজন্য নিচের মাওলা আর যে মনিব সে ওপরের মাওলা তো মানুষের জন্য মাওলা শব্দটি ব্যবহার হয়েছে তবে সত্যিকার অর্থে ব্যাপক অর্থে রব্বুল আলমিনের জন্য মাওলা সেই জন্য মাওলা অন্যদের জন্য না বলা আটাই ভালো আল্লাহর জন্য বলাটাই ভালো আমরা যেখানে নবী করিম সাল্লাম এইভাবে বলা হ্যাঁ নবী সাল্লাম আরবি ভাষায় ক্ষেত্রে দাসের ক্ষেত্রে যদি আজাদ হয়ে যায় এসব ক্ষেত্রে দিয়েছেন গোত্রের লোকদেরকে মামালি বলা হয় কারণ অলির অর্থে অলি হচ্ছে উত্তরাধিকারী হ্যাঁ অভিভাবক তো মাওয়ালি আমার যারা উত্তরাধিকারী হবে বংশের লোক তাদেরকে আমি আশঙ্কা করছি যে বংশের লোক যারা আত্মীয় স্বজন তাদের অর্থেও মাওয়ালি বা মাওলা শব্দটি ব্যবহৃত হয়েছে আরবি ভাষায় কিন্তু আলেমকে হুজুরকে মৌলানা হ্যাঁ মৌলবী সাহেব এসব বলতে হবে এগুলি আমাদের দেশীয় ভাষা যেগুলি পারস্য দেশ থেকে গেছে ইরানের বা ফার্সির খুব বড়ই প্রভাব ভারত উপমহাদেশে ছিল দীর্ঘদিন ধরে মুসলিম শাসকদের রাষ্ট্রীয় ভাষা ফার্সিও ছিল আবার উর্দু তারা তারপরে ভারত শাসনের জন্য উর্দু তারা আবিষ্কার করলো উর্দু ভাষা ফার্সি তুর্কি আর হিন্দি আরবি কিছু মিলিয়ে যে ভাষাটা তৈরি হলো যার নাম উর্দু তো এই জন্য আমাদের মুসলিম সমাজে এই ভাষাগুলি থেকে গেছে যেগুলো পারস্য দেশ থেকে গেছে যে ভয়টা করেছেন এই ভয় নয় যে আমার ধন সম্পদ আমার আত্মীয় স্বজনা লুটপাট করে নেবে বা পরে খাবে আমার ছেলে হবে আমার ছেলে খাবে না এই উদ্দেশ্য নাই কারণ এটা অনেকে ভাবতে পারে আয়াতের তরজমা পড়ে শুধু তরজমা পড়লে ওইভাবে ভাববে যেমন আজকাল যদি কোনো মানুষের ছেলে মেয়ে না থাকে তাহলে ওর ধন সম্পদ কে নেবে হ্যাঁ কে নেবে বলেন দূরের আত্মীয় স্বজন ছেলে মেয়ে নেই স্ত্রী অল্প পেলো বাকিটা স্ত্রী তো সব নিতে পারে না শুধু ওয়ান ফোর্থ ছেলে মেয়ে নেই সুতরাং চার আনা পাবে পঁচিশ পয়সা পেলো পঁচাত্তর পয়সা হ্যাঁ পঁচাত্তর পয়সা নিয়ে যাবে চাচারা নিয়ে যাবে বাপও আগে ইন্তেকাল করেছে মাও আগে ইন্তেকাল করেছে তাহলে বাপ মা তো নিতে পারবো না তাহলে কে নিবে চাচারা নিয়ে যাবে হ্যাঁ চাচারা নেই চাচা তো ভাইরা নিয়ে যাবে চাষা তো ভাই নাই তো ভাতিজা থাকলে ভাতিজারা নিয়ে যাবে তো অন্যরা নিয়ে গেল অনেকেই অনেকে বরং অধিকাংশ মানুষ এই রকম লোকদের আত্মীয় স্বজনদেরকে ধন সম্পদ দিতে চায় না কত কষ্ট করে রুজি রোজগার করলাম হ্যাঁ আর অন্য লোকেরা আমার নিয়ে যাবে রে হ্যাঁ, দে উঠিয়ে জামাইকে সব দিয়ে দে এটা জায়জ নয় জামাইকে দিয়ে দে একটা মেয়ে আসাতে যাও জামাই একটা মেয়েকে অর্ধেক দিতে পারে একটা মেয়ে আপনার ধন সম্পদের অর্ধেক দিতে পারে দুটো মেয়ে আছে দুই তৃতীয় অংশ দুই ষোলশ দিতে পারেন বাকি এক তৃতীয় অংশ যে বাঁচলো দুইয়ের বেশি থাক দশটা মেয়েও যদি থাকে দুই তৃতীয় অংশ দিতে পারে এক তৃতীয় অংশ আপনি চান আর না চান আপনার বাপ মানে চাচারা পাবে চাচারা নেই চাচাতো ভাইরা পাবে আল্লাহ পাকে এভাবে ভাগ করে দিয়েছেন কিন্তু মানুষের স্বভাব হচ্ছে এটা পছন্দ করে না হ্যাঁ তো এই এইরকম যেহেতু মন মেজাজ হয়ে আছে এই ভুল মন মেজাজ নিয়ে আয়াত বুঝার চেষ্টা করলে ভুল বুঝবে যে জাকারি আলী সাল্লাম হয়তো ওইরকমই মনে করেছিলেন যে আল্লাহ আমার আত্মীয় স্বজন হলে ভয় লাগছে আমার ধন ধন মাল তো নিয়ে যাবে নবীরা তো প্রথম কথা আত্মীয় স্বজনদেরকে ধন সম্পদের ওয়ারিসি বানান না যা ছেড়ে যান তা সাদকা হয়ে যায় সহি বুখারের হাদিস নাহনু মা শেরুল আম্বিয়া শুধু নবী নিজের কথা বলছেন না বলছেন আমার নবীদের দল আম্বিয়া আম্বিয়া রসুলগণ লা নুরেসু কাউকে ধন সম্পদের ওয়ারেস বানায় না উত্তরাধিকারী বানায় না মা তারাক না হু সাদাকা যা ছেড়ে যায় পরিত্যক্ত ধন তা কি হয়ে যায় সাদাকা হয়ে যায় এই জন্য রাসুল্লাহ সাল্লাম ইন্তেকালের পরে আবাকারের কাছে আসলেন ওমারের কাছে আসলেন আবু আকার কাছে প্রথম ফাতেমা রাজি তারপরে তো ছয় মাসের মধ্যে ইন্তেকাল করে গেলেন চেয়েছিলেন যে নবী করিম সাল্লামের যেগুলি হোমস থেকে বিভিন্ন এলাকার ধন সম্পদগুলি আছে যে সেগুলি আমাদেরকে ভাগ করে দিন বলছেন না ভাগ করে দেওয়া হবে না এইটা আহলে আলে বাইদ যারা রসুল্লাহ বংশধর তারা সেখান থেকে খাবে কিন্তু নবীর ধন সম্পদ ভাগ করে দেওয়া হবে না কারো ভাগ করা নিষেধ ওয়ারেস কেউ হইতে পারে না জাকারি আলি সাল্লাম ওই চিন্তাই তিনি পেরেশান ছিলেন না বরং কোন চিন্তা ছিল যে আমার দিনকে আমার নিয়ে আসা ধর্মকে বিকৃত করে দেবে এরা বেদিন হয়ে যাওয়ার আশঙ্কা আছে কিন্তু আমার এক ছেলে আল্লাহ তুমি নেক ছেলে দেবে সে নবী হবে আমার দাওয়াতটা প্রচার করবে যেমন একজন নেক মানুষ একজন সৎ মানুষ একজন আলেম দিন সে ছেলে এটা আলেম হোক যাতে করে সেও দিনের দাওয়াতের কাজ করে দিনের খেদমত করে দিনের প্রচারটা হইতে থাকে এটা হচ্ছে একজন ভালো মানুষের আশা আকাঙ্ক্ষা ওই রকমই বিষয়টা ছিল ওয়াইনি কিন্তু আল্লাহ তোমার কাছে আশাও করছি আবার আমার স্ত্রী হচ্ছে বন্ধা আকের মানে হচ্ছে বন্ধা মাঝা ফাহাবলি মিল্লাদুন কে ওয়ালিয়া তারপরেও তোমার পক্ষ থেকে বিশেষ হাবলি আমাকে দান করো হাব মানে দান করো ওয়াহাবা ইয়াহাবো থেকে আমরা হাব দান করো লি আমাকে মিল্লাদুনকা তোমার তরফ থেকে স্পেশাল তোমার হুকুমে সাধারণ এই বুড়ো বয়সের ছেলে মেয়ে হয় না আর স্ত্রী সারা জীবন ধরে বন্যা থাকলো ছেলে মেয়ে হওয়ার আশা করা যায় না তোমার পক্ষ থেকে তোমার কুদরতে কামেলাই তুমি আমাকে দান করো ওয়ালিয়া একজন উত্তরাধিকারী ওয়ারিস বলি ছেলেকে এখানে অলি বলে ব্যক্ত করা হইল হ্যাঁ অলি মানে বন্ধু অলি মানে দোস্ত হ্যাঁ অলি মানে অভিভাবক অলি মানে পৃষ্ঠপোষক ওপর দিক হয় আর অলি মানে ছেলে যার পৃষ্ঠপোষক আপনি অভিভাবক আপনি আর আল্লাহাকে বলি আল্লাহ অলি সালেহীন নেক লোকদের আল্লাহ ফাকর বলে অলি অভিভাবক পৃষ্ঠপোষক হ্যাঁ কর্মবিধায়ক আল্লাহ ফাকর মালিক ইয়ারেসনি যে আমার উত্তরাধিকারী হবে ওয়ারেসর ওয়ারেসমিন আলী ইয়াকুব আর ইয়াকুব বংশের উত্তরাধিকারী হবে তাহলে কিসের উত্তরাধিকারী এলমের নবুয়াতির হ্যাঁ আল্লাহ প্রদত্ত দিনের জ্ঞানের এই ওয়ারেস হবে ওয়াজ আলহ রব্বে রদইয়া আর হে আল্লাহ তাকে হে প্রতিপালক আমার তাকে তুমি সন্তুষ্টির পাত্র বানিয়ে দাও সন্তুষ্টির আধার মানে রাজিয়া ইয়ারদা থেকে রাজিয়া মানে মারদিয়া সন্তুষ্টির পাত্র বা সন্তুষ্টির আধার বানিয়ে দাও তাকে পেয়ে আমি যাতে সন্তুষ্ট হয়ে যাই আমার স্ত্রী সন্তুষ্ট হয় জাতি সন্তুষ্ট হয় যে মানুষ দেখে তার সাথে চলে তার কথা শুনে যাতে করে সন্তুষ্ট হয় রবিই আল্লাহ বানিয়ে দাও তাকে এই দোয়া হইল আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক দোয়া শুনলেন অন্য জায়গায় সোরা আলে ইমরানে দোয়ার ক্ষেত্রে দোয়ার ভাষা অন্যরকম ভাবে আছে কেউ বলতে পারেন কোন হাফিজ সাহেবেরা আলেম সাহেবেরা মাদ্রাসা পড়া ভাইয়েরা বলেন দেখি আছে কেউ হাফেজ হ্যাঁ কি দোয়া করেছিলেন হ্যাঁ এই তো হাফেজ সাহেব আছে হ্যাঁ রবদে হাবিমিনাস আলহিন ফাবাস শারনা হবে গোলামিন হালিম এতে ইব্রাহিম আলী সালামের দোয়া ছিল <laughs> এটা ইব্রাহিম আলী সালামের দোয়া তাহলে জাকারিয়া আলী সালামের দোয়ার ভাষা কি ছিল এখানে আছে কি অন্য ভাষায় যে ডাকলেন তিনি কোন ভাষা দিয়ে ডাকলেন আল্লাহ আমি এরকম হয়ে গেছি তোমাকে ডেকে আমি বিফল হব না তুমি আমাকে ফাহাবলি মিল্লাদুন কাওয়ালিয়া কিন্তু সুরে আলে ইমরানে অন্য ভাষা দিয়ে দুয়ার বাক্যটা আছে জি রব্বানা হাবুলানা মিন আজওয়াজেন এটা ইবাদুর রহমান রহমানের বান্দাদের দশ সূরা খানে রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ রব্বে হাবলি হে আল্লাহ আমাকে দান করো মিন লাদুনকা তোমার পক্ষ থেকে যুররিয়াতান তাইয়্যিবা হা হ্যাঁ, নেক হা হ্যাঁ, সৎ ভালো সন্তান ইন্নাকা সামিউদ দুআ নিশ্চয় তুমি তখন সাপ যুবক তখন ফাতা যুবক বিভিন্ন বিভিন্ন বয়সের আরবি শব্দ রয়েছে আল্লাহাক বলছেন যে আমি ডাকলাম হে জাকারিয়া ওহির মাধ্যমে আল্লাহ রব্বুল আলম ডাকলেন বা সরাসরি ডাক দিলেন ওহির মাধ্যমে জানিয়ে দিলেন জিবুল আলী ইসলামের মাধ্যমে যেহেতু নবী হে জাকারিয়া ইন্না নবাশিরক নিশ্চয় আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি বেগোলাম এমন এক বালকের ইসমহু ইয়াহিয়া যার নাম হবে ইয়াহিয়া নামটাও আল্লাহ রেখে দিল ইয়াহিয়া তার নাম হবে আল্লাহ পাক আরো বলছেন লামনাজ আল্লাহ মিন কাবুল সামিয়া এই নামে এর পূর্বে কারো নামকরণ করিনি এমন কোন মানুষ আদম সন্তানে এর পূর্বে ছিল না যার নাম ইয়াহিয়া ছিল তাহলে মানব মানব জগতের ইতিহাসে বা মানব জাতির ইতিহাসে প্রথম ইয়াহিয়া নামক ব্যক্তি হচ্ছেন ইয়াহিয়া নবী আলী সালাম জাকারি আলী সালামের ছেলে আর এই নাম আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মনোনীত সামিয়া সামিয়া বলা হয় মিতাকে মিতা বুঝেন আমাদের দেশের ভাষা আরে মিতালি বুঝেন না আত্মীয় আবার মিতার আত্মীয় আমরা ছোটকালে দেখেছি এমন আত্মীয় নিজের ভাই ফেল নিজের ভাই ফেল অনেকের কাছে নিজের মা বাপ ফেল হ্যাঁ শ্বশুর শাশুড়ি ফেল হ্যাঁ মিত মিতালি সম্পর্ক বুঝেন না বুঝেন না বাংলাদেশে নাই নাকি তাহলে কি বলেন মিতা বলেন না মিতালি বলেন মিতা জাকারিয়া এটা হলো জাকারিয়া হ্যাঁ মিতা কেমন আছেন ও দোস্তের চাইতে তারপর কাপড় দেওয়া নেওয়া বিবাহ শাদী হায়াত মত একেবারে পরামর্শ নাড়লে না মেয়ের বিয়ে দিবে না ছেলের বিয়ে দিয়ে দুঃখ সুখ সবকিছুতে হাজির হয়তো নিজের মায়ের পেটের ভাইকে ডাকে না খবর নেই না হয়তো মায়ের পেটের ভাই খেতে পায় না খোঁজ খবর নেয় না ওর মূর্খ ওই মিতা আর দোস্তের সবসময় খোঁজ খবর নেই দুঃখ সুখে এগুলি হচ্ছে জাহিলিয়াত ঠিক আছে মুসলিম ভাইদের সাথে সুসম্পর্ক অবশ্যই বাঞ্ছনীয় রাখেন কিন্তু নিকটবর্তী থেকে শুরু করতে হবে নেক লোক থেকে শুরু করতে হবে মিতা শুধু হয়ে গেছে বেনামাজি মিতা নয় আপনি নামাজি ও বেনামাজি হ্যাঁ আপনি মহেদ সে সিরকি তার আগে আপনি সন্ন্যতের অনুসারী সে বিদাতি মিতা কোথায় হ্যাঁ শুধু নামে মিতা হয়ে গেল নামে মিতা হয়ে গেল আমাদের দেশে মানুষের অনেকের মুসলিমের নাম মতিউর রহমান কিন্তু নাম নামটাকে মতি হ্যাঁ তো আপনার নাম মতি আর হিন্দুদের মতিলাল নেহরু মিতা হয়ে গেল তাহলে মিতা হয়ে গেল তাই না এই হচ্ছে মুসলিমদের দিন সম্পর্কে জ্ঞানের শোচনীয়তা সুহান আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক সবচেয়ে মজবুত সম্পর্ক হইতে হবে রসুলের সাথে সম্পর্ক সবচেয়ে মজবুত সম্পর্ক হইতে হবে আর এর ভিত্তিতে মানুষের সাথে সম্পর্ক হইতে হবে এর ভিত্তিতে সম্পর্ক নেক লোকদের সাথে সম্পর্ক সবচেয়ে বেশি তারপরে আল্লাহ পাকের যেহেতু নির্দেশ রাসুলের নির্দেশ যে নিকট আত্মীয় থেকে শুরু করতে তাদের সাথে সম্পর্ক বেশি তারা যদি গুমরা থাকে তাদেরকে নিয়ে আসার জন্য আকৃষ্ট করার জন্য হাদিয়া তোফা এবং তাদের উপকার করা এটা হচ্ছে শরীয়তের বিষয় কিন্তু তাদের পাপের কাজে সাহায্য করা নাই গুনার কাজে অন্যায় কাজে সাহায্য করবেন এটা নাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে এর পূর্বে এই নামে কারো নামকরণ করিনি তাহলে মিতা শব্দের আরবি হচ্ছে সামিয়া সামি মানে একই রকমের নাম সেম নাম সামিয়ান মানে একই রকমের নাম আল্লাহ ফকরবুল্লাহ যখন সুসংবাদ দিলেন এতক্ষণ দোয়া করছিলেন আর যখন সুসংবাদ পেয়েছেন জাকারি আলী ইসলাম তখন আশ্চর্য হচ্ছেন আশ্চর্য হয়ে আল্লাহকে বলছেন যে কালারব্বে আন্না এখনলি গোলাম হে আল্লাহ হে আমার প্রতিপালক আমার ছেলে কি করে হবে আমার সন্তান কি করে জন্মাবে ওয়াকানাত ইমরাতি আখেরান অথচ আমার স্ত্রী হচ্ছে বন্ধ্যা ওয়াকাত বালাক তো মিনাল কেবারে আর বার্ধক্যের একবারে শেষ সীমায় আমি পৌঁছে গেছি বার্ধক্যের কেবার মানে বার্ধক্য আর এতিয়া মানে বৃদ্ধ হয়ে শরীর শুকিয়ে যাওয়া একবারে সীমা লঙ্ঘন করা একে বলা হয় আতা ইয়াতু অতুবান ও আতা অতুবান কবিরা কাফিরদের সম্পর্কে অবাধ্যদের সম্পর্কে আল্লাহ বলছেন তারা চরম সীমা লঙ্ঘন করেছে সুরাফুর খান আল্লাহ বলছেন আতা অতু আতা অতুবান কবিরা কবিরা তো এতিয়া মানে একবারে সীমাহীন বার্ধক্যে আমি পৌঁছে গেছি আর আমার স্ত্রী হচ্ছে বন্ধ্যা কোনোদিন বাচ্চা হয়নি সেও বুড়িয়ে গেছে কি করে আমার ছেলে হবে আল্লাহ বলছেন কালা আল্লাহ বললেন কাজা লেখা এইভাবেই হবে এই অবস্থাই হবে কালা রব্বকা তোমার প্রতিপালক বলছেন হুয়া আলাইয়া হাইয়েন এটা করা আমার জন্য বড়ই সহজ হাইয়েন মানে সহজ খালাক তো তুমি চিন্তা করো এর পূর্বে তোমাকে সৃষ্টি করেছি ওয়ালাম তাকো সাইয়া তুমি তো কিছু ছিলে না তুমি কি ছিলে তুমি একটা শুক্র বিন্দু ছিলে হ্যাঁ তুমি একটা নুৎফা বীর্য ছিলে তোমার কি অস্তিত্ব তার আগে কিছুই ছিলে না তুমি একটা কোন হ্যাঁ, জমির হ্যাঁ, একটা দানা ছিলে বীজ ছিলে যেটা খেয়েছে হ্যাঁ যেই দানা খেয়েছে সেই রুটি খাক আর চাউল খাক আর অন্য কিছু খাক হ্যাঁ অথবা ঘাস ঘাস ছাগলে খেয়েছে গরুতে খেয়েছে তারপর সে দুধ পান করেছে তোমার বাপ সেখান থেকে না এই তৈরি রক্ত তৈরি হয়েছে চিন্তা করুন তো তার আগে সেটা মাটি মাটি ছিল মাটি থেকে সবকিছু হয়েছে এই জন্য প্রত্যেক মানুষকে আল্লাপাক মাটি থেকে সৃষ্টি করেছেন এই অর্থে প্রত্যেক মানুষকে আল্লাপাক মাটি থেকে এবং পানি থেকে সৃষ্টি করেছেন কারণ মাটি যদি শুধু শুকনো হইতো পানি না থাকতো তাহলে কোনো দানা জন্মাতো না শস্য হইত না আল্লাহ পাক রব আলমিন তারপরে বলছেন যে তোমাকে এর পূর্বে সৃষ্টি করেছে তুমি কিছুই ছিলে না তখন জাকারি আলী সালাম বিশ্বাস হলো যে আমার তাহলে বাচ্চা হবে আল্লাহ আমাকে সন্তান দেবেন তাহলে এর একটা লক্ষণ কেমন করে বুঝবো যে হ্যাঁ আমার স্ত্রী এখন পেটে গর্ভ ধারণ করেছে আজকালকার যুগ ইউরিন টেস্ট করলাম হ্যাঁ ব্লাড টেস্ট করলাম হ্যাঁ পজিটিভ না নেগেটিভ বুঝে নিলাম করছে হ্যাঁ তাই না সেটাও বেশ কিছুদিন পরে হবে যেদিন মিলন হয়েছে সেই দিন হবে কি বলেন তো দেখে দশ দিন পরে মিলনের দশ দিন পরে পজিটিভ আসবে আচ্ছা আসলে সেটা চল্লিশ দিন পরে এক মাস পার হয়েছে মাসিক ফেলো না আরে কি ব্যাপার এক মাস পার হয়ে যাচ্ছে মাসিক হচ্ছে না তারপরে যাতে চল্লিশ দিন পরে মিনিমাম চল্লিশ দিন পরে পজিটিভ আসতে পারে হয়তো ঠিক না আল্লাহ পাক রব্বুল আলমিন যে ইয়ালামা মাহফিল আরহাম নারীদের জরায়ুতে কি আছে গর্ভে কি ধারণ করবে করেছে আল্লাহ জানেন আল্লাহ সব সময় জানেন এটা পাঁচ বছর দুই বছরের মেয়ে অথবা এখনো মেয়ে জন্মায়নি মায়ের কোলে আছে অথবা মায়ের পেটে আছে এই মেয়ে জন্মাবে জন্মার পর ওর পেটে কটা বাচ্চা হবে তাও আল্লাহ পাক জানেন তাহলে এই মানুষের কিছু অস্তিত্ব চলে আসার পরে সায়েন্সের মাধ্যমে জেনে নেওয়া মেডিকেলের মাধ্যমে জেনে নেওয়া সেটা গাইব জানা নাই সেটা যন্ত্রের সাহায্যে জানছে এমনি বলুক তো দেখি এটা মহিলা দুই মাস ধরে এখন মাসিক হয়নি দিয়ে শুধু দেখতেই বা না দেখে বাড়িতে বসে বলুক তো দেখি যে না না নাকি পজিটিভ হয়ে গেছে পারবে রক্ত চেক করছে আর না হলে পেশাব চেক করছে বা কিছু তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা সত্য আল্লাহ পাকের কথা সায়েন্স আর টেকনোলজি আর মেডিকেল উন্নতি করে কখনো এই কথা মিথ্যা প্রমাণ হবে না যে রাহেমের কথা জয়রাবির কথা একমাত্র আল্লাহ পাক জানেন বিশেষ একটা পর্যায়ে গিয়ে যখন মানুষের জানার মতো ক্ষমতা তৈরি হয়েছে তখন জানতে পারে ছেলে আছে না মেয়ে আছে ছেলে আছে না মেয়ে আছে বলুক তো তিন মাসের দুই এক মাসে দুই মাসে তো আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে বলছেন যে জাকারি আলি সালাম আল্লাহকে দরখাস্ত করলেন রব্বে হে প্রতিপালক ইজ আলী আয়া আমার একটা লক্ষণ বাতলে দা নিদর্শন চিহ্ন বলে দাও যে এখন আমার স্ত্রী গর্ভধারণ করেছে তার লক্ষণ হচ্ছে এটা কি করে বুঝবো আমি কালা তখন আল্লাহ বলে আয়াতকা তোমার লক্ষণ হচ্ছে বা নিদর্শন হচ্ছে আল্লাহ তুকাল্লে মান্নাসা সালাসা লায়ালিন সবিয়া তিন দিন ধরে লায়াল মানে তিন রাত তিন রাত মানে তিন দিন তিন রাত অনেক সময় রাত বললে তিন দিন তিন রাতকে বলা হয়েছে অনেক সময় দিন বলে রাত দিন দুটোইকে বোঝানো হয়েছে যেমন এখানে সালাসা লায়ালিন লাইলাতুনের বহু বচন আর এই ঘটনাই সুরে আলে ইমরানে আল্লাহ পাক যখন বর্ণনা করেছেন তখন আয়া তোকা আল্লাহ তোকাল্লামিন ইল্লা রমজান একটি আয়াতকে আর আয়াতের সাথে মিলান তোমার নিদর্শন হচ্ছে তোমার যে স্ত্রী গর্ভধারণ করেছে এর লক্ষণ হচ্ছে আলামত হচ্ছে আল্লাহ মান্নাস কোন মানুষের সাথে তোমার জাতির লোকের সাথে কথা বলতে পারবে না সালাসাত আইয়ামিন তিন দিন ওখানে তিন দিন এখানে সালাস আলিয়া আলিম ইল্লা রামজা ওখানে অতিরিক্ত ইল্লা রামজা তবে ইশারা ইঙ্গিতে কথা বলবে তাই না চোখের ইশারা হাতের ইশারা এসব ইশারাতে কথা বলবে মাথার ইশারা খাবেন খাবেন কথা বললাম না হইল না হইল না ইশারাতে তিন দিন ধরে জাকারিয়া তোমার বাক শক্তি সব ঠিক আছে এমনকি তাফসির কারগ্র বলছেন সুভান আল্লাহ পড়ছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তদন্তি করছেন নামাজ পড়ছেন জিকির আজকাল সব ঠিক আছে কিন্তু জাতির সাথে কথা বলতে গেলে কথা বেরোয় না বোবা যেন হয়ে গেছেন তিন দিন ধরে তখন ইশারা করতে হয় কোনো কিছু করতে আসলে দেখো তোমরা নিজ নিজ জায়গায় এবাদত করো আমাকে ডিস্টার্ব করবে আমি মেহরাবে আমার এবাদত কক্ষে আমি এবাদত করি হাতের ইশারায় আমি এখানে বসলাম তোমরা দূরে থাকো হাতের ইশারায় সালাসাত এখানে আল্লাহ বলছেন সালাস সালাই আলিন সবিয়া সবিয়া এখানে আর একটা জিনিস আমরা জানতে পারলাম যেটা রমজা দিয়ে জানতে পারলাম রমজাতে ইশারা ইশারাই কথা বলবে জাতির সাথে ইশারাই কথা বলবে আর এখানে সবিয়ান মানে সুস্থ থাকা সত্ত্বেও হালা কাউনেকা সবিয়ান অথচ তুমি সুস্থ আছো এমন নয় যে রোগের কারণে বাকশক্তি বন্ধ হয়ে গেছে বোবা হয়ে গেছে কথা বলতে পারছো না এমন নয় সুস্থ তারপরেও তিন দিন ধরে তিন দিন তিন রাত কথা বলতে পারছো না যখন দেখবে যে এই তিনটা দিন তখন কেন মুখ সরছে না কারোর সাথে কথা বলতে যে কথা বেরোচ্ছে না যখন কথা বলতে পারবেন না তখন ইশারা করতে হবে আপনি যখন সিরিয়াস আল্লাহ না করে কারো সে সিরিয়াস অসুস্থ হয়ে গেছে ইশারা করছেন মস্তিষ্কের রক্তক্ষরণ হলে একজন আলেম আমার সাথে শিক্ষকতা করেছেন এই দাম মাসার আগে ভালো একজন শিক্ষক ছিলেন তো ওনার ইন্তেকালটা এইভাবে হয়েছে খতম বোখারি ভালো আলেম ছিলেন বোখারি খতম করতে আমাদের দেশে বোখারি খতমে পড়বো আলেমদেরকে নিয়ে যায় মেহমান করে বোখারি খতমের অনুষ্ঠানে গিয়ে জোহরের নামাজ পড়ে যে মশাল্লায় বসছেন আর সাথে সাথে মস্তিষ্ক খরণ হয়েছে মস্তিষ্ক খরণ হইতেই আর বসে আছেন চোখ খুলে আছে সবকিছু কথা বলতে পারছেন না কথা বলতে পারছেন না লোকেরা দেখছে যে এই শাইক উঠেন না কেন কি ব্যাপার উঠেন না কেন উঠে মজলিসে যাবেন উঠছেন না কেন হাত মাথায় হাত দিচ্ছে সব বুঝতে পারছেন যে আমার কষ্ট হচ্ছে মাথায় হ্যাঁ বা শরীরে কষ্ট হচ্ছে আমি চলতে পারছি না কথা বলতে পারছি না মাথায় হাত দিচ্ছি হ্যান আল্লাহ জি আল্লাহ ফকরবুল আলমিন বলছেন যে তোমার নিদর্শন হচ্ছে আল্লাহ তুকাল্লেমান নাস মানুষের সাথে মানে তোমার জাতির লোকদের সাথে কথা বলতে পারবে না সালাহ আলিন তিন দিন তিন রাত সুস্থ থাকা সত্ত্বেও মেহরাব যেদিন থেকে এইরকম শুরু হলো বাক শক্তি বন্ধ আর কথা বলতে পারছেন না হ্যাঁ, লোকজনের সাথে নিজ সম্প্রদায়ের উদ্দেশ্যে বেরোলেন মিনাল মেহরাব এবাদতের কক্ষ থেকে মেহরাব মেহরাব মানে আজকাল যে মেহরাব মসজিদের বলা হচ্ছে মসজিদের সামনে ইমামের জায়গায় যে একটু ভিতরে করা আছে সামনের দিকে একটু জায়গা করা আছে এটার নাম যে মেহরাব পড়েছে এটা পরবর্তীকালে মুসলিম সমাজে এর নাম মেহরাব হয়েছে প্রাচীন যুগে আরবিতে মেহরাব বলা হয়তো ওই কক্ষকে যে কক্ষে বিশেষ কক্ষে কেউ যদি নির্জনে এবাদত বন্দি করে ওর নাম হচ্ছে মেহরাব মেহরাব শব্দটি হার্ব থেকে হার্বের অর্থ কি কেউ বলতে পারেন হার্ব মানে যুদ্ধ মাসাল দেখছেন তফসির শোনায় ফায়দা আছে হ্যাঁ? আরবি শিখায় ফায়দা হার্ব মানে যুদ্ধ তো হার্ব থেকে মেহরাব তো মেহরাব কেন বলা হইল যুদ্ধের অর্থে কি সম্পর্ক আছে যেই ব্যক্তি নির্জনে দীর্ঘক্ষণ ধরে এবাদতবন্দি করতে পারে তাহাজুদ পড়ছেন আপনি দীর্ঘক্ষণ বিবিকে ছেড়ে দিয়ে বাচ্চাদের ছেড়ে দিয়ে তাহাজুদ পড়ছেন ইশরাক সলাতুদ্দোহা সবাই আরাম করছে আপনি ইশরাক বা অফিস করছে আপনি কিছুক্ষণ আপনি নির্জনে এবাদতবন্দি করছেন যেই ব্যক্তি এবাদতবন্দি করে সে নাস্যের সাথে জেহাদ করে শয়তানের বিরুদ্ধে জেহাদ করে শয়তান বলে একটু গল্প কর হ্যাঁ লম্বা টাইম ধরে নাস্তা কর হ্যাঁ এই কাজ কর ওই কাজ কর এই কাজ সার ওই কাজ সার এই করতে করতে গিয়ে সালাত দাও পারলেন না আর আপনি তাহাজুদও পড়তে পারেন না ঘুমটা পুরা করে নে শয়তানের সাথে জেহাদ করলেন আপনি জাকারি আলী সালামকে ইয়াহিয়া ধীরে ধীরে বড় হলেন আল্লাহ ফাকরাবুল আলমিন ইয়াহিয়ার বাল্য জীবনেই তাকে সম্মানিত করেছিলেন আল্লাহ পাক ইয়াহিয়াকে এখন সম্বোধন করে বলছেন জাকার ইসলামের কথা শেষ তার ছেলে এখন ইয়াহিয়া আল্লাহ পাক বলছেন ইয়া ইয়াহিয়া হে ইয়াহিয়া খুজিল বেকুয়া হে ইয়াহিয়া এই কিতাব ধারণ করো বেকুয়া মজবুত করে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কিতাব ধারণ করো কিতাব ধারণ করা মজবুত করে কেমন করে যেমন কোরআনটা আমি আপনাকে ধরাচ্ছি আর বলছি যে এটা মজবুত করে ধরেন মানে শুধু হাতে ধরা না অন্তর থেকে ধরা আমলে ধরা দুটোকে বুঝাইতে পারে দেখেন ভালো করে ধরেন মানে ফেলিয়েন না পড়েন না যে আপনার হাত থেকে এটাও অর্থ বুঝাইতে পারে কিন্তু এটা উদ্দেশ্য নয় আল্লাহ ফাকরাবুল আলমের এখানে এই কিতাব যেই কিতাব হয়তো কোন কিতাব ছিল এটা হচ্ছে প্রশ্ন তাস্তির কার্গন লিখছেন যে হয়তো ইয়াহিয়া আলী ইসালামকে কোনো সহিফা আল্লাহ পুস্তক দিয়েছিলেন যেমন বিভিন্ন নবীকে আল্লাহ সহিফা দিয়েছেন যেগুলির নাম আল্লাহ উল্লেখ করেননি তাওরাত ইঞ্জিল জবুর আর কোরআনের কথা আল্লাপাক শুধু উল্লেখ করেছেন আর না হলে তার পূর্বে যে আল্লাপাক আল কিতাব দিয়েছিলেন তার পূর্বে নবী ছিলেন মুসা আলি ইসলাম তো আল্লাপাক তৌরাত দিয়েছিলেন এই তুমি দৃঢ়ভাবে ধরো তার মানে আকিদার দিক থেকে আমলের দিক থেকে দাওয়াতের দিক থেকে এর দাওয়াত দাও মানুষকে হে খুজিল কিতাবা বেকুয়া এই কিতাবকে ধারণ করো হ্যাঁ বড়ই মজবুত করে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ও আতাই হল হুকমা সাবিয়া আর তাকে জ্ঞান সম্পন্ন করেছিলাম বা বিচার শক্তি দিয়েছিলাম সাবিয়া শৈশবেই বাল্য জীবনেই তাকে আমি আল হুকুম দান করেছিলাম এই হুকুমের তাফসির কি একদল তার তাফসির কার বলছেন যে তাকে বাল্য জীবনে নবী করে দিয়েছিলেন যেমন অধিকাংশ নবী বা প্রায় সব নবী সম্পর্কে জানা যায় চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন সবাই যখন জ্ঞানের পরিপক্কতা এসছে কিন্তু ইয়াহিয়া আলী ইসাল্লাম ব্যতিক্রম ছোটকালে নাবালক অবস্থা আল্লাহ নবী ঘোষণা করে দিয়েছেন তুমি নবী সাবিয়া যেটা বাহ্যিক অর্থ আয়াতের হুকুম মানে নবুয়াত আর নবুয়াত দেওয়া হয়েছে সাবিয়া বাল্য জীবনে শৈশবে এটা তফসির একদল করেছেন আর একদল বলছেন না হুকুম বলেছেন আল্লাহ নবুয়াত তো বলেননি আল্লাহ যদি বলতেন ওয়া তাই না হন নবু আতা সাবিয়া তাহলে বলতে পারতেন <clears throat> যে শৈশবে নবী করে দেওয়া হয়েছে তাকে তাহলে এখানে হুকুম মানে ছোট কাল থেকেই জ্ঞান বুদ্ধি বেশ সুন্দর হ্যাঁ বিবেক বুদ্ধি ভালো বিচার ক্ষমতা ভালো হ্যাঁ হিতাহিত জ্ঞান হ্যাঁ নাই পরায়ণতা এগুলি আল্লাহ বলেন ভালো গুণ দিয়েছিলেন যাকে আল হুকুম এখানে বলেছেন মিল্লাদুন্না আর আমি তাকে দান করেছি আমার পক্ষ থেকে বড় দয়া করুণা অত্যন্ত দয়াশীল মানুষ ছিলেন জাকারিয়া আলি ইসলাম ওয়া জাকাতান আর বড় পবিত্রতা দান করেছি বড় পবিত্র চরিত্রের মানুষ ওয়াকানা তাকিয়া আর উপরন্ত তিনি আল্লাহ ভীরুও ছিলেন সংযত ছিলেন তাকিয়া মানে মুত্তাকি পরেশগার তিনি ছিলেন সংযত ছিলেন আল্লাহ ভীরু ছিলেন তিনি অব্বার রাম্বে ওয়ালেদাইহে এবং এই ইয়াহিয়া তার মাতা পিতার সাথে সদয় ছিল আল্লাহ পাকের ঘোষণা ইয়াহি আলি সালাম কি ছিলেন ওয়ালেদাই ওয়ালেদাই মানে দুই কি প্যারেন্টস মাতা পিতা মাতা পিতার সাথে তিনি সদয় ছিলেন ওয়ালাম ইয়াকুন জব্বারান আসিয়া পজিটিভ এগুলো বলার পর ইতিবাচক বলার পর যেগুলো ভালো গুণ ওগুলো বলার পরে খারাপ গুণ তার মধ্যে ছিল না ওয়ালাম এখন জব্বারান আর তিনি উদ্ধত ছিলেন না অহংকারীও ছিলেন না দাম্বিক ছিলেন না জব্বার দাম্বিক উদ্ধত আসিয়া আর নাফারমানও ছিলেন না যে আল্লাহ নাফারমানি করবেন বাপমান নাফারমানি করবেন এরকমও ছিলেন না তিনি অহংকারী ছিলেন না ওয়াসালামুন আলী হাইয়া আর তার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক যেই দিন ইয়ামা উলিদা যেই দিন এই ইয়াহিয়া জন্ম নিয়েছে ওলিদা তো যেই দিন ইন্তেকাল করবে বা করেছে আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ পাক বলছেন ইন্তেকাল করবে ওয়াউমায়ুব আসহাইয়া আর যেই দিন তাকে জীবন্ত করে উঠানো হবে তার পুনরুত্থান হবে আল্লাহ পাক তিনটি দিনের কথা বলেছেন একটা দিন কি যেই দিন তার জন্ম হয়েছে আর একটা দিন কি যেই দিন মত হ্যাঁ এমতো তাহলে বোঝা গেল যে নবী রসুলগণ মারা যান না যান না হ্যাঁ এটা হচ্ছে কোরআনে করিমের কথা এটা হচ্ছে দিন ইসলামের কথা পক্ষান্তরে বিদাতিদের কথা হচ্ছে হায়াতুল নবী নবী বেঁচে আছে নবীরা মরেন না হ্যাঁ ইয়ামুতো বুঝেন না মাতা ইয়ামুতো মানে তাহলে বুঝা গেল যে ইয়াহিয়া আলি সালাম নবী হইলেও মারা গেছেন ইয়ামুতু আর নবীদেরকেও আবার কবর থেকে উঠানো হবে ওই ইউবাস হাইয়া হ্যাঁ আল্লাহ ফাকরবুল্লাহ আবার জীবন দান করবেন আর তাদেরকে উঠানো হবে হাসর মাঠে তারা উঠে আসবেন এখানে আল্লাহ ফাকরম তিনটি দিনের কথা কেন বলেছেন এর হেকমত এর রহস্য সম্পর্কে তাস্তির কারগন বলছেন যে তিনটে দিন এই যে তিনটি দিনের কথা বলা হয়েছে এই দিনগুলিতে মানুষ সবচাইতে বেশি বিব্রত আর বিচলিত অবস্থায় পরেশান অবস্থায় থাকে একটা দিন হচ্ছে যেই দিন মায়ের পেট থেকে দুনিয়া ভূমিষ্ঠ হয়ে আসে বাচ্চা কোহা কোহা কোহা করে কান্না করে করে না কেন মায়ের পেটে ছিল সেখানে থাকতে অভ্যস্ত হয়ে গেছে শান্তি তার ছিল সেখানে দুনিয়ায় নতুন জগতে যখন এসছে অশান্তি লাগছে ভালো লাগছে না অশান্তি যদিও হাদিস আর একটা এর ব্যাখ্যা এসছে যে শয়তান আঘাত করে হ্যাঁ আর এই আঘাত থেকে ঈসা আলাইসাল্লামকে শুধু নিরাপদ রাখা হয়েছিল কিন্তু অশান্তি তার নতুন জগতে যখন পদার্পণ করছে অশান্তি অশান্তি মনে শান্তি পাচ্ছে না যার ফলে কান্না করছে যার ফলে কান্না করছে নতুন জায়গায় গেলে পেরেশানি হয় এর উদাহরণ একটা দেব ইনশাল্লাহ আর যেই দিন মারা যাবে দুনিয়ায় থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছিল দুনিয়াকে এমন কামড়ে ধরেছে দুনিয়াদাররা আর দিনদার হলো কামড়িয়ে না ধরলো দুনিয়ায় থাকতে অভ্যস্ত বিবি আছে ছেলে মেয়েরা আছে দোষ বন্ধুরা আছে দিনী ভাইয়েরা আছে নেক লোকেরা আছে আলে আলামা আছেন পরেশগার লোকেরা আছে সবার সাথে থাকছি যেই দিন যেতে হবে বড়ই কষ্টকর নতুন জগতে যখন পদার্পণ এলিনে আর না হলি তো আরো কঠিন ব্যাপার একটু মতের সময় কষ্ট লাগবে যে হাই মতের তিক্ততা আছে মতের ঠিক তিক্ততা হাজমুল্লাহ দুনিয়ার সমস্ত স্বাদকে ধূলিসাত করে দেবে ধ্বংস করে দেবে এই মত বলেছেন যে দুনিয়ার সমস্ত ধ্বংসকারীকে বেশি বেশি স্মরণ করবে আল অর্থাৎ স্মরণ করবে যে মরতে হবে হঠাৎ এক্ষুনি আসতে পারে হঠাৎ আজকে আপনার আমার শেষ হইতে পারে তো এই মত যেই দিন হয় সেই দিনটা নতুন জগতে যখন যাচ্ছে মতের পরে আখেরাতে যাচ্ছে হ্যাঁ? বরজাখী জীবনে চলে যাচ্ছে একটা অশান্তির সময় হাই কি হবে হাই কি হবে একটা অশান্তির সময় আবার তৃতীয় দিন কি বলা হয়েছে হাইয়া যেদিন কবর থেকে ছিল কবরে ছিল ইল্লিনে ছিল সিজিনে ছিল ছিল ছিল আবার যখন হাসর করা হচ্ছে বিচার দিবসে উঠানো হচ্ছে নতুন জগতে আবার উঠানো হচ্ছে হাই কি হবে আল্লাহ কি হবে নসি নসি নসি আম্বিয়া রসুলগণ পর্যন্ত নসি নসি বলবে রব্বে সাল্লিম সাল্লিম আল্লাহ সহি সালামতে রাখো আল্লাহ সহি সালামতে রাখো নতুন জগতে আসলে কষ্ট হয় এটা আপনি নিজেও বুঝতে পারছেন আপনি যখন বিদেশে এসেছিলেন বড় আশা নিতে এসেছিলেন যে আলহামদুলিল্লাহ দু স্যালারি রিয়ালের স্যালারিতে যাচ্ছি ভালো একটা চাকরিতে যাচ্ছি বেকার সমস্যায় ছিলাম পারিবারিক দিক থেকে আর্থিক দিক থেকে পেরেশানিতে ছিলাম যাচ্ছি বিদেশে তারপর এসে কষ্ট লাগেনি লেগেছে না লাগেনি কে আছে বলবে যে না আমি বিদেশে এসে প্রথম দিন আমাকে কষ্ট লাগেনি দাম মামে এসছেন রিয়াজে এসছেন মক্কায় মদিনা আসলো আগন্তুক ব্যক্তি কাউকে চেনেন না কেউ আপনাকে চেনে না সবচেয়ে ভালো সফর আমার মদিনা ইউনিভার্সিটির অ্যাডমিশন আমার জীবনে সফর মনে করি তারপরে এলিমের সফর যেগুলো মাদ্রাসা পড়ার জন্য বিভিন্ন জায়গায় সফর করেছি দাওয়া সেইগুলো নেকির সফর এবং ভালো সফর আর অজমরা সফর মদিনায় প্রথম দিন যখন পৌঁছি তখন আমাকে কেউ জিজ্ঞাসা করে খেয়েছেন খাবেন কোথায় কোথায় মাথা ক্যান্টিন আছে কিভাবে খেতে হবে ওর জন্য কি করতে হবে কিভাবে কি কোনটার পরে কি করতে হবে অ্যাডমিশনটা কমপ্লিট কি করে করতে হবে নতুন কেমন যেন লাগছে নতুন জায়গায় অথচ কত আগ্রহের সাথে এসছি তারপরে যেন কেমন লাগছে ঠিক না নতুন জায়গায় আসলে একটু অশান্তি মনে হয় প্রথম যখন দাম্মামে পনেরো বছর আগে আসলাম আসার পরে জাম মসজিদের কাছে নামলাম আসতে দেখলাম ওখানে তখন ইসলামিক সেন্টার ছিল উঠলাম তো ঠিকই এক বাঙালি ভাইয়ের সাথে দেখা হইলো শুধু দেখে তো এই দিকে মনে হয় আছে আর গেল না দ্রুত টান দিল ওতেই বুঝলাম যে ব্যাপার সবার খারাপ আছে এই ইসলামিক সেন্টারকে পছন্দ করে না তখন বাংলা সেকশনে কেউ ছিল না কিন্তু ও টান দিল পরে কিছুদিন পরে ওর সাথে বারবার করে দেখা হয় দেখি যে পাক্কা আমাদের তবলিগি ভাই আচ্ছা, হ্যাঁ এইখানে একটা ইসলামিক সেন্টার আছে এই ভাই আল্লাহ খের দিক ওই যেহেতু রিয়াজে ফ্লাইট ছিল রিয়াজের নামিয়ে দিল রিয়াজ থেকে বাসে আসতে হইলো সাফ এক বাঙালি ড্রাইভার ছিল সাফকর সে বাঙালি ড্রাইভার সাফকরকে বললেন ভাই আমি দাম্মামের তো কিছু চিনি রিয়াজ কয়েকবার ঘুরেছি তারপরে যদি মক্কামুদ্দিনা জিদ্দা হইতো চিনি অনেকটাই কিন্তু এই সব এলাকা তো চিনি না প্রথম নেমেছি বলছে আমি দেখেন বাসে তো বেশি দূর নামাইতে পারবো না তবে আমি বাস স্ট্যান্ড আপনি নামিয়েন না আমার গাড়িতে বসে থাকেন বাসে বসে থাকেন আমি হোটেলে খেতে যাব এটা জামে মসজিদ এখানে বড় আছে ওখানে কি আমি জানি না কোথায় ইসলামিক সেন্টার ওখানে কি আপনাকে নামিয়ে দেবো এই সামনে এসে ওই যে রিয়াজ ব্যাংকের কাছে আমাকে বিষয় নামিয়ে দিল আর বলে যে সামনে যান জামে মসজিদ আছে ওখানে গেলে খোঁজ পেয়ে যাবেন ইসলামিক সেন্টার কোথায় সুহান আল্লাহ তাহলে একটা নতুন জায়গায় দিনের কাজে আসছি ভালো দেশে আসছি তারপরেও আমাকে একটু কষ্ট লেগেছে না লাগে নাই সবাইকে এরকম লেগেছে আল্লাহ ফকরবুল আলমিন এই তিন অবস্থার কথা উল্লেখ করেছেন যে তিনটি অবস্থায় এক দুনিয়া থেকে আর এক দুনিয়ায় যখন পদর্পণ করে তখন মানুষকে কষ্ট হয় মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে <clears throat> কষ্ট হয় ওই সময় ও ইয়াহিয়া আলি সালামের কোনো কষ্ট নেই সালামুন আলেহে তার উপর শান্তি বর্ষিত হোক তার জন্য শান্তি আর শান্তি রয়েছে কোন অশান্তি নেই অমাউলেদা যেদিন সে ভূমিষ্ঠ হয়েছে তো যেদিন মত হবে কোন পেরেশানি নেই শান্তি আর শান্তি হাইয়ার যেদিন জীবিত করে উঠানো হবে বিচার দিবস হাজির করা হবে সেই দিনও শান্তি আর শান্তি ইয়াহিয়া আলী ইসালামের জন্য আল্লাহ ফাকরাবুল তারপরে মারিয়াম হাসালাম এবং তার ছেলে ঈসা আলি সাল্লাম ঈসা আলি জন্মের বিবরণ বর্ণনা করছেন মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়াজগুর ফিল কিতাব মারিয়াম হে নবী তুমি আলোচনা করো বা স্মরণ করো ফিল কিতাবে কিতাবে অর্থাৎ আল কোরআনে আল কোরআনের ভাষায় কোরআনে কেরেমের আয়াতে তুমি স্মরণ করো মারিয়াম আলী হাসালামের কথা বা তার ঘটনা এদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া যখন সে আলাদা হয়ে চলে গেল নিজ পরিবার থেকে পূর্ব দিকের এক স্থানে ফাত্তাহাজাত মিন্দু নেহিম হেজাবান এবং নিজের আপনজন আত্মীয় স্বজনকে ছেড়ে সেই জায়গায় একটা পর্দার ব্যবস্থা করে নিল ফারসালনা এলেইহা রুহানা তখন সেখানে তার উদ্দেশ্যে আমার রুহ জিব্রাইল আলী সালামকে আমি পাঠিয়ে দিলাম সৌইয়া সেখানে গিয়ে জিব্রাইল আলী সালাম এক সুস্থ সবাল মানুষের রূপ ধারণ করে তার সামনে হাজির হইল আমি তর্জমা করে দিলাম বুঝে নিয়েছেন না সহজ অবশ্য বুঝে নিয়েছেন অনেকটাই ঘটনা হচ্ছে যে মারিয়াম আলাই সালাম মেয়ের জন্ম হইল তার মায়ের পেট থেকে যে জন্ম হয়েছিল তার আলাদা একটা বিবরণ আছে সুরে আলিমরা আল্লাহ পাক বর্ণনা করেছেন তার মা কি চেয়েছিলেন তার মা চেয়েছিলেন যে আল্লাহ এটা ছেলে হোক আর ছেলেটা মসজিদে বাইতুল মোকাদ্দাসের হ্যাঁ মসজিদ আসা বাইতুল মোকাদ্দাসের খেদমত করবে আর এই নেকি আমার চলতে থাকবে আমারও নেকি হবে ছেলেরও নেকি হবে কিন্তু ছেলে না হয় ছেলে সন্তান না হয় কি হলো মেয়ে সন্তান হইল আল্লাহ তো মেয়ে হয়ে গেল মেয়েকে আবার মসজিদের খেদমতে কেমন করে দেব হ্যাঁ বলে সাজাকারো কালুনসা ওই নিসাম্মাই তো হা মারিয়াম তবে আল্লাহ যখন মেয়ে দিয়েছেন তবে এই মেয়ে অন্য পুরুষদের মতো না অনেক পুরুষ চাইতে ভালো হবে আল্লাহর কাছে এটা হচ্ছে সুধারণা এটা হচ্ছে ভালো আশা আপনার কিন্তু আল্লাহ ছেলে চাইলেন ছেলে আল্লাহ দিলেন না শুধু মেয়ে মেয়ে তারপরে আল্লাহর কাছে এই আশা রাখেন যে আশা মারিয়াম আলি হাসালামের মা আল্লাহর কাছে প্রকাশ করেছে বলেকারুকাল উনসা আমার এই মেয়ের মতো পুরুষ হতে পারে না ইশা আল্লাহ আমাকে ভালো মেয়ে দিয়েছেন এই মেয়ের পেট থেকে বড় একজন রসুল ঈসা আলি সালামের জন্ম হইল আর তো আল্লাহ ফাকর মজিজা স্বরূপ সেটা অলৌকিকত্ব তো আল্লাহ পাক রবুল আলমিন এরশাদ করছেন যে এখানে চলে আসি এখন মারিয়াম সালাম ধীরে ধীরে বড় হলেন তার জন্য তিনি নিজের বাড়িতে না থেকে পর্দার একটা ব্যবস্থা করে সেখানে আবাদতবন্দি করতেন আর সেখানে নির্জনেই তিনি থাকতেন মসজিদ সংলগ্ন বাইতুল মোকাদ্দাস সংলগ্নে সেই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন তার ফেরেস্তা জিবরিল সালামকে পাঠালেন যেই সময়টাই মারিয়াম আলি সালাম সাবালিকা হয়ে গেছেন তাফসিরকাররা লিখেছেন যে তিনি গোসুল অবস্থায় ছিলেন অথবা গোসুল গোসুল করে করছিলেন বা গোসুল করে নিয়েছিলেন সেই সময় যে মাসিক ঋতুতে না পাক হয় তারপরে তিনি পাক হয়েছিলেন ওই সময়গুলিতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন আর জিব্রাইল আলী সালাম ফেরেস্তা রূপে না কারণ ফেরেস্তা রূপে যদি আসে তো একজন সাধারণ মানুষ সেটা হয়তো বরদাস্ত করতে পারবে না হ্যাঁ বেহুশ হয়ে পড়বে মারাও যেতে পারে মানুষের রূপে কিন্তু মানুষের রূপে আসলে আবার ভয় একজন পুরুষ মানুষ আমার সামনে একজন পুরুষ মানুষ আমি একাই আছি তাহলে একজন মহিলা কি ভাববে অবশ্যই যদি নেট সতী মহিলা হয় তাহলে তার দুশ্চিন্তার শেষ থাকবে না কোন মুসিবত আসলো রে বাবা কোন মুসিবত আসলো আমার <clears throat> ফাতামাসাল বাসারান সবইয়া সুস্থ সবল মানুষের আকারে জিবুল আলী ইসলাম গিয়ে হাজির কালা রহমান আল্লাহর কাছে পানা বললেন মারিয়াম আমি আমার দয়াবান দয়ালু আল্লাহর আশ্রয় গ্রহণ করছি তোমার মতো মানুষ থেকে ইনকুন্তা তাকিয়া তুমি যদি আল্লাহ ভীরু হও তুমি যদি সংযত পাপ মুক্ত হও আল্লাহকে যদি ভয় কর মুক্তা কি হতো খবরদার আমার কাছে আসবে না দূরে থাকো তুমি এখানে কেন এসছো তুমি এখানে আমি একা একজন মহিলা আছি তুমি এখানে কেন আসলে আজকালকার কলেজ ইউনিভার্সিটির মেয়ে নয় হ্যাঁ হ্যাঁ কলেজ ইউনিভার্সিটির মেয়েদের বক্তব্য আজকাল শুনেছি সুহানাল্লাহ আমার অনেক বন্ধু মহল আগের বন্ধু মহল মানে আজকে থেকে বিশ পঁচিশ বছর আগে তারা স্কুল কলেজে পড়াশোনা করেছে তাদের যুগে আর আজকালকার যুগে তো আরো এই ফিতনা বেড়েছে বলছে আরে এটা বন্ধু না থাকলে হয় যার বন্ধু নেই তার আছেই বাকি এক যুবতীর যদি কোনো বয়ফ্রেন্ড না থাকে তা আছেই বাকি তার আর যদি এক যুবতীর এক যুবকের যদি বান্ধবী না থাকে তা আছেই বাকি এই রকমের ধারণা আজকাল এই শিক্ষা অঙ্গনগুলি পাপের জায়গা হয়ে গেছে পাপের জায়গা হয়েছে কারণ এখানে তো তরবিয়ত হয় না তালিম আছে কিন্তু তার বিয়েত নেই শিক্ষা আছে কিছু কিন্তু আদর্শ শিক্ষা নেই দুনিয়ার গরজে শিক্ষা হচ্ছে কি করে পেটে বেশি ঢুকানো যাবে পকেটে বেশি ঢুকানো যাবে ওপরে কি করে উঠানো যাবে নেতৃত্ব কি করে পাওয়া যাবে এইসব শিক্ষা হচ্ছে কিন্তু আদর্শ শিক্ষা তো হচ্ছে না সেই বাসে তো না আল্লাহর কথা শেখানো হচ্ছে না পরকালের কথা শেখানো হচ্ছে না তাকোয়ার কথা শেখানো হচ্ছে না জবাবদেহির কথা শেখানো হচ্ছে না আখেরাতের কথা শেখানো হচ্ছে না জান্নাত জাহান্নামের কথা শেখানো হচ্ছে যার ফলে অসৎ অসতি তৈরি হচ্ছে রাগ করবেন না অনেকে হয়তো বলতে পারে যে কলেজের ইউনিভার্সিটিতে পড়েছি আমি তো ভালো আছি এটা আল্লাহ পাকের খাস রহমত বলে আলহামদুলিল্লাহ হাজারে একটা দুটা ঠিক থাকা ওটা অমুসলিমদের মধ্যেও আছে হ্যাঁ খারাপ পরিবেশেও কিছু অল্প ভালো থাকা সেটা আছে কিন্তু অধিকাংশ ভালো হইতে হবে ছেলে ভালো হইতে হবে অধিকাংশ মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ভালো হয়ে আসতে হবে আদব আখলাখ শিখে আসতে হবে আল্লাহ ভীরুতা শিখে আসতে হবে চরিত্র গঠন করে আসতে হবে এটা হচ্ছে আসল উদ্দেশ্য শিক্ষা অঙ্গনের শিক্ষা প্রতিষ্ঠানে যে এই উদ্দেশ্যই না থাকে তো এমনি প্রাকৃতিকভাবে শতকরা একটা অথবা হাজারে দুটা তিনটে ভালো হওয়া স্বাভাবিক ভালো হবে আল্লাহ ফাকরবুল আলমিন এরশাদ করছেন যে জিব্রাইল আলী সালাম তখন বলে উঠলেন কালা ইন্নামা আনা রাসুল রব্বিক দেখো আমি কোনো পরপুরুষ নাই ফেরিস্তাদের কোনো জন্ম চাহিদাই নেই আল্লাহ পাক ওটা রাখেনি কারো যৌন চাহিদা থাকলেই না ফিতনার আশঙ্কা আছে ফিতনার আশঙ্কা আছে এই জন্য হিজাব করতে হবে যতই বড় আল্লাহর ওলি হয়ে যান না কেন আর যতই বড় সাহাবি জালিউল কাদার সাহাবি আর তাবি আর মহাদেশ এমাম বুখারি আর ইমাম আবু হানিফা হয়ে যান না কেন যতই বড় আলেমে দিন আর দিনের দায়ী হয়ে যান না কেন তারপরেও যেহেতু আল্লাপাক এই খিদা যৌন ক্ষুদা দিয়েছেন সুতরাং আপনার সামনে অপর মহিলাদের হিজাব হইতে হবে আমার সামনে অপর মহিলাদের হিজাব হইতে হবে পরশ কথা বললে হবে না যে শেখ তো আল্লাহর লোক আরে তো বৃদ্ধ মানুষ আল্লাহর বলি মানুষ পরেশগার তাহাজুদ গুজার মানুষ অসুবিধা কি হ্যাঁ আমার বিবি গেল সালাম তো একটু করলো অসুবিধাটা কি না এইসব ফেতনার রাস্তা আল্লাহর অলিও কখনো শয়তানের অলি হয়ে যেতে পারে যেই ব্যক্তি আজকে আল্লাহর অলি দেখছেন সে কালকে শয়তানের অলি হয়ে যেতে পারে সে চরিত্রহীন হয়ে যেতে পারে আল্লাহ কি কোনো নিশ্চয়তা দিয়েছেন যে শেষ মত পর্যন্ত সে সৎ জীবন যাপন করবে কখন না তাহলে ফিতনা থেকে বাঁচাতে হবে ছেলেদেরকেও ফিতনা থেকে বাঁচাতে হবে মেয়েদেরকেও ফিতনা থেকে বাঁচাতে হবে কিন্তু ফেরিস্তা করো আল্লাহ পাক ফেরেস তাদেরকে আল্লাহ লাইজাক্কারও আল্লাহ কোন লিঙ্গই দেননি আল্লাহ পাক রব্বুল আলমিন মোজাক্কারও না মোহান্নসানা মেয়ের যেমন একজন মেয়ের যুবতীর যুবকের দিকে চাহিদা সেটাও নেই আর একজন যুবকের যেমন যুবতীর দিকে চাহিদা সেটাও নেই আল্লাহ পাক এই ক্ষমতাই দেননি বা এই গুণই দেননি বৈশিষ্ট্য দেননি ফেরিস্তাদের বললেন ফেরিস্তা ইন্নামা আনা রাসুল রব্বিকে আমি হে মারিয়াম তোমার রবের পক্ষ থেকে দূত হয়ে এসছি রাসুল বার্তা নিয়ে এসছি লে আহাবালাকে গোলামান জাকিয়া তোমাকে পাক পবিত্র সন্তান দেওয়ার উদ্দেশ্যে দান করার উদ্দেশ্যে তো দানকারীকে আল্লাহ কিন্তু ভাষা বাহ্যিক ভাষা হচ্ছে মনে হচ্ছে যে আমি তোমাকে দেওয়ার জন্য এসছি এর একটি ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা এটা যে আল্লাহ দেবেন আমাকে আল্লাহ বলছেন যে আহাবালাকে গোলামান জাকিয়া যেন এটা হচ্ছে কালামুল্লা আল্লাহর কথা আল্লাহ বলছেন যে তোমাকে পাক পবিত্র সন্তান দেব অথবা এখানে কিছু কিছু অনুবাদকরা করেন এইভাবে বলেছেন যে তোমাকে আমি সুসংবাদ দিতে এসেছি আল্লাহর পক্ষ থেকে নেক সন্তান দানের আল্লাহ নেক সন্তান দান করবেন তার সুসংবাদ দাতা হিসাবে এসছি দানকারী হিসাবে নয় আর ইসলাম সুসংবাদ দিতে এসেছিলেন আল্লাহ ফাকরবুল আলমিন বলছেন যে তার উত্তরে মারিয়াম আলিহা সালাম বললেন আন্না এখনলি গোলাম হ্যাঁ আমার সন্তান কি করে জন্মাবে বললাম ইয়ানি বসার সন্তান জন্মার জন্য স্বামী স্ত্রীর মিলন আবশ্যক হ্যাঁ বিবাহ বন্ধনের মাধ্যমে যদি বৈধ সন্তান নিতে হয় আর যদি মনে করো বৈধ অবৈধ আমাদের কাছে কিছু না আরে সন্তান হইলেই তো হইল হ্যাঁ তাহলে হ্যাঁ কি হবে তাহলে চরিত্রহীন হয়ে জেনা ব্যবিচারের মাধ্যমে হইতে পারে হ্যাঁ জেনা ব্যবচার মাধ্যমে হইতে পারে দুটোর কোনোটাই তো না আমার মধ্যে না আমার কোনো স্বামী আছে আর না আমি অসতি তাই বলছেন ওয়ালামিয়ামসাসি বাসার না কোনো মানুষ আমাকে স্পর্শ করেছে আমার কোনো স্বামী নেই এখন পর্যন্ত বিবাহ হয়নি কোনো পুরুষ লোক আমাকে স্পর্শ করেনি ওয়ালাম আকো বাকি আর আমি অসতীয় নই যে হয়তো স্বামী স্পর্শ করেনি কিন্তু অসতী অন্যের সাথে চরিত্র নষ্ট করেছে অন্যের থেকে বাচ্চা নিয়েছে এটাও তো নয় তাহলে কি করে বাচ্চা আমার হইতে পারে এই সময় জিব্রাইল আলহ সালাম ফুক দিয়েছিলেন মারিয়াম আলহ সালামের বক্ষে গেরেবানে ফুক দিয়েছিলেন দূর থেকে ফুক দিয়েছিলেন এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যেটা এখানে উল্লেখ করা হয়নি কালা কাজা লিখি কালা রব্বক তখন জিবরা আলিসাল্লাম সাল্লাম বলছেন যে কাজা লিখি এইভাবে আল্লাপাক এইভাবেই বলেছেন এই কথাই বলেছেন এই অবস্থাই দেবেন এটা একটা কাজা লেখে মানে এই অবস্থাই দেবেন আর কেউ কেউ তাফসির করেছেন আর এটা মনে হয় বেশি ভালো কাজা লেখে মানে কথা বটে ঠিক মানে তোমার তোমার কথা বটে তোমার কথাটা ঠিক কাজা আলী কি আসল ব্যাপারটা এইরকমই যে একজন মহিলাকে যদি তার স্বামী স্পর্শ না করে অথবা তার সে যদি অসতি না হয় তাহলে কখনো সন্তান জন্মাতে পারে না কাজা আলী কি কথা এটাই কিন্তু তুমি ব্যতিক্রম কালা রব্বকে তোমার প্রতিপালক বলছেন হুয়া আলাইয়া হাইয়েন এটা আমার জন্য সহজ বিনা স্বামীতে হ্যাঁ বৈধ অবৈধ কোনো মিলন নেই আর সন্তান দেওয়া ছেলে মেয়ে দেওয়া এটা আমার জন্য সহজ আল্লাহ বলে পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে তোমার জানাচ্ছি যে আল্লাহ আয়াত নাস আর যাতে করে এই ছেলেকে মানব জাতির জন্য নিদর্শন মজেজা বানানো যেতে পারে আল্লাহ পাকে কে মজেজা অলৌকিকত্বের এর সৃষ্টিকে আল্লাহ মজেজা অলৌকিকত্ব বানাতে চান ও রহমাত মিন্না এবং আমার পক্ষ থেকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এটা রহমত স্বরূপ ইসা আলি সাল্লামের সৃষ্টি রহমত স্বরূপ ওয়াকান আমরা মাকদিয়া আর এই এমন একটি বিষয় আমর মানে বিষয় এখানে আমরের দুটি অর্থ হয় একটা হচ্ছে বিষয় হ্যাঁ, বস্তু আর একটা হচ্ছে নির্দেশ এখানে বিষয় বা বস্তুর অর্থ রয়েছে এটা এমন একটা বিষয় মাকজিয়া যার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে ফায়সালা হয়ে গেছে কাদা একজি মানে ফায়সালা করা মাকজিয়া ইসি মফুলের সেগা মানে এমন একটা বিষয় যার চূড়ান্ত ফায়সালা হয়ে গেছে আল্লাহ পাক তোমাকে ছেলে দেবে তোমার গর্ভে আল্লাহ ছেলে দিতে চান ফাহাম আলাথু তারপরে গর্ভ ধারণ করলেন মারিয়াম আলী হাসালাম ফান্তা বাজাত বেহি মাকানান কাসিয়ে ধারণ করার পরে পেরেশানির শেষ নেই থাকবেন কি করে এই সমাজে সমাজের লোকই কি বলবে না সমাজের লোক থেকে একটু দূরে কোথাও বসবাস করি লোকজনের চোখের আড়ালে থাকি যাতে লোকজনের গঞ্জনা লোকজনের ভৎসনা এসব থেকে লোকজনের সমালোচনা এসব থেকে দূরে থাকি মানুষ তো বাহ্যিকটা দেখবে তাই না আল্লাহ ফাকরাবুল আলমিন যে করছেন এটা আর আল্লাহ ফাকরাবি একাধিকবার করবেন না আবার আজকাল কোন মহিলা যেন এরকম না হয় হ্যাঁ আজকাল যেন কোন মহিলা এরকম না হয় হ্যাঁ হারাম করে বলছে যে হ্যাঁ এই তো আল্লাহর পক্ষ থেকে পিসায় মুড়ি ধুতে গেছে মুড়ি ধুতে গিয়ে আর এক মুড়ি ধুয়ে বসে আছে হ্যাঁ তো বলছি যে কোথা থেকে এটা হলো বলছে যে আল্লাহ পাক যদি মারিয়ামকে দিতে পারেন তো আমাকে দিতে পারেন না আমিও তো এবাদতবন্দি খুব করি জিকির করি আল্লাহ আর বিদাতি জিকির করতে গিয়ে কোথা থেকে কেরামতি নিয়ে চলে এসছে নাপাক কেরামতি আল্লাহ পাক রব্বুল আলম একবার ব্যতিক্রম দেখিয়ে দিয়েছেন যে আমি যদি মনে করি যে পুরুষ নেই আর মহিলাও নেই হ্যাঁ স্ত্রী নেই পুরুষ নেই কেউ নেই তাও সৃষ্টি করতে পারবো করেছেন না করেননি কাকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইসালাম পুরুষ নেই মহিলা নেই কেউ নেই আদম আলাইসালামকে আল্লাহ শুধু মাটি দিয়ে সৃষ্টি করলেন তারপর আল্লাহ বলছেন আমি যদি মনে করি যে পুরুষ আছে স্ত্রী নেই তাও সৃষ্টি করতে পারবো তাও একবার দেখিয়ে দিলেন দুইবার করেন একবার দেখালেন কাকে হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করে পুরুষ তো আছে মানে আদাম আলি সাল্লাম ছিলেন তার আগে কিন্তু আর কোনো মহিলার তো নেই কোনো মহিলার পেট থেকে তো হাওয়া পয়দা হননি হাওয়া কাল্লা পয়দা করে দিলেন হ্যাঁ আর তারপর আরেকটা বাকি আছে হ্যাঁ কি হ্যাঁ মহিলা আছে মা আছে কিন্তু মা বাবা নেই আল্লাহ এভাবে পয়দা করতে পারেন এই একটা মহান কুদরতের বই প্রকাশ আল্লাহ ঘটিয়ে দেন ঈসা আলাহিসামকে সৃষ্টি করে আল্লাহ বললেন যে সব রকম আর চার নম্বর হচ্ছে যে এই চার নম্বর তরিকে সমস্ত মানুষ পয়দা আদম হাওয়া আর ঈশার পরে যত মানুষ আল্লাহ পাকের সৃষ্টি সব হচ্ছে ওই চার নম্বর তরিকায় কোনটা তরিকা হ্যাঁ, আল্লাহ বলছেন যে একজন পুরুষ একজন নারী তৈরি করলেন তারপরে অবাস্তা মিনহম আর ওই দুইজনের মাধ্যমে বাপ মা স্বামী স্ত্রীর মাধ্যমে ছড়িয়ে দিলেন আল্লাহ ফকরবুল আলম পৃথিবীতে রেজালান বহু পুরুষ মানুষ ওয়ানিসার বহু মহিলা আল্লাহ ছড়িয়ে দিলেন আশ্চর্য লাগে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম সফর করেন আর এত মানুষ এত মানুষ আদম আলি সাল্লাম কোন এক এলাকায় আসলে আর নু আলি সাল্লাম বিশেষ একটা এলাকায় ছিলেন এর আগে ছিলেন এত মানুষ কি করে কোথায় কানাডা কোথায় জাপান কোথায় ফিলিপাইনের দ্বীপে মানুষে ভর্তি এত মানুষ এক আদম থেকে সুহান আল্লাহ ফকরাবুল আলমী অসংখ্য নারী পুরুষ ছড়িয়ে দিলেন এই চারটি তারিখায় আল্লাহ ফকরাবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন একজন একজন করে সৃষ্টি করেছেন হ্যাঁ বিশেষ ওই তরিকা তিনটা তরিকা আর একটা তরিকা যেই তরিকা সমস্ত মানুষকে আল্লাহ ফকরাবুল বাকি মানুষকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ এরশাদ করেছেন ফাহামালা ফাহামালাতু ধারণ করলেন মাকানান কাসিয়া তারপরে তিনি পৃথক হয়ে গেলেন ইন্তাবাজা আলাদা হয়ে গেলেন এক সাইডে হয়ে গেলেন পৃথক হয়ে গেলেন তাকে নিয়ে মানে ওই গর্ব নিয়ে পেটে বাচ্চা নিয়ে মাকানান কাসিয়া দূরের এক স্থানে দূরবর্তী স্থানে কাসিয়ান এখান থেকে হচ্ছে আকসা মসজিদ আকসা দূরের স্থানে তিনি চলে গেলেন যেন লোকজনের নজরে না পড়ে লোকজন কিছু না বলতে পারে তারপরে তাকে নিয়ে আসলো প্রসব বেদনা মাখাদ মানে হচ্ছে প্রসব বেদনা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পূর্বে যে ব্যথা উঠে এটাকে বলা হয় আরবি ভাষায় মাখাদ বলা হয় প্রসব বেদনা তাকে নিয়ে আসলো কোথায় এলা জিজ ইন নাখলা খেজুর গাছের তলায় খেজুর গাছের কাণ্ডকে উন বলা হয় নাখলা তো মানে খেজুর গাছ খেজুর গাছের কাণ্ডের পাশে খেজুর গাছের তলায় নিয়ে আসলো আর ওখানে ঈসা আলি ইসলামের জন্ম হইল কালাত সেই সময় তিনি বলেছিলেন ইয়ালাইতানি হাই দুর্ভোগ হাই আল্লাহ মৃত্যু কাবলা হাজা যদি এর আগেই আমি মরে যেতাম কে বলছেন মারি মানে আল্লাহ যদি এর মরে যেতাম নাসিয়া মানসিয়া আর মরে গিয়ে মানুষের স্মৃতি থেকে একেবারে ভুলে যেতাম মানুষ ভুলে যেত যে মারিয়াম বলেও কোনো মেয়ে ছিল এটা আর সমাজের লোক কতদিন মনে রাখে একজন নাবালক নাবালিকা যদি মারা যায় বড় বড় মানুষ মারা যাচ্ছে তারপরে পাঁচ বছর দশ বছর বিশ বছর মনে রাখে তারপরে ভুলে গেছে হ্যাঁ ভালো কোন ওইরকম ব্যক্তি বড় খেদমত হচ্ছে হ্যাঁ রাহিমাহুল্লাহ অমুক ব্যক্তি অমুক নাম কখনো হয়তো না হয় তাই না আর নাহলে কি নাম নেবে দাদার নাম নিচ্ছেন দাদার দাদার নাম কখনো নিচ্ছেন আমার দাদার নাম দাদার নাম অমুক ছিল শেষ হয়ে গেছে পাঁচ দশ বছর নাম তার আলোচনা হয়েছে শেষ হয়ে গেছে মানুষ ভুলে যেত আমাকে আর এই সমালোচনার পাত্র হইতাম না কত যে কথা শুনতে হবে আমাকে আল্লাহ এই আল্লাহ ফাকরাবুল্লাহর কাছে হ্যাঁ, আকাঙ্ক্ষা ব্যক্ত করলে হাই মরে গেলি তো ভালো হইতো মনে হয় কিন্তু কোনটা ভালো সেটা আল্লাহ বেশি জানছেন ফানাদাহা মিন তখন ওই গাছের তলা থেকে মিন ওই যে খেজুরের গাছ ওর নিচু স্থান থেকে একটু নিচু দিক থেকে তুমি তার ঢালু জমি নিচু স্থান থেকে ডাক আসলো আল্লাহ তাহাজানি হে মারিয়াম তুমি দুশ্চিন্তা করিও না চিন্তা কেন করছো তুমি চিন্তা করিও না কাদ জাহালা রব্বকে তাহতাকে সারিয়া তোমার একটু নিচুর দিকে দেখো তোমার প্রতিপালক তোমার জন্য নহর ঝর্ণা প্রবাহিত করে দিয়েছে পানির ব্যবস্থা ছিল না আর গ্রাম দূরে আর জঙ্গলের দিকে তিনি একাই খেজুর গাছের তলায় খেজুর আছে গাছের উপর আর পানি আল্লাপাক ঝর্ণা প্রবাহিত করে পানির ব্যবস্থা হয়ে গেল হ্যাঁ বাচ্চার জন্য বাচ্চার মায়ের জন্য গোসল করার ব্যবস্থা হয়ে গেল পবিত্রতার ব্যবস্থা হলো পানি পান করার ব্যবস্থা হয়ে গেল ঝর্ণা প্রবাহিত সারিয়ান মানে নাহার ঝর্ণা আইনান ঝর্ণা প্রবাহিত আর খেতে হবে আল্লাহ আর এই গাছের যে কাণ্ডটা আছে খেজুর গাছে এটাকে ধরে হ্যাঁ, হেলাও নাড়া দাও আল্লাহ নাড়া দিতে বললেন হুজি এলে তোমার দিকে নাড়া দাও কাকে বেজিজ ইন নাখলা গাছের কাণ্ডটিকে গাছটা ধরে ঝুকাও হ্যাঁ নাড়া দাও তোষাকেত আলেইকে রোতাবান জানিয়া তখন পাকা তাজা খেজুর তোমার উপর পড়তে থাকবে যেমন ঝাঁকানি দেবে মানে পাকা খেজুরগুলি রোতাব মানে হচ্ছে তাজা খেজুর আর জানিয়ান মানে পাকা খেজুর সুন্দর খেজুর সুন্দর পাকা খেজুর তোমার পড়তে থাকবে আর তুমি খেতে থাকবে ফাকুলি ওয়াশরাবি তারপরে তুমি খেতে থাকো পান করতে থাকো পানাহার করতে থাকো আকারি আইনা আর তোমার নয়নকে জুড়াতে থাকো চক্ষু ঠান্ডা করতে থাকো ফাইম্মা তারা ইন্দা মিনাল বাসারে আহাদান আর তারপরে কোনো পুরুষের সাথে কোনো মানুষের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায় ফাকুলি আর যদি কেউ যদি ভর্সনা করে হ্যাঁ কিছু বলে তাহলে ফাকুলি বলবে ইন্নি নজারতুলির রহমানের সৌমা আমি আল্লাহর উদ্দেশ্যে দয়াবানের উদ্দেশ্যে রোজার মান্নত করেছি সিয়ামের মান্নত করেছি সৌমান আল্লাহ ফকুতি আলাইকুম সিয়াম বলেছেন সুরে বাকারা তাহলে এই রোজাকে সিয়াম আরবি ভাষায় বলা হয় আর এখানে সম বলেছেন সমও বলা হয় জি আর রোজাটা ফার্সি শব্দ ইন্নি নাজারতুলির রহমানের সৌমা আমি দয়াবান আল্লাহর জন্য সৌমের রোজার মান্নত করেছি আর তখনকার যুগে রোজা মানে কথা বলা যাবে না আজকে যদি এরকম হইতো যে রমজান মাসে রোজা রাখতে হবে ওই মারিয়ামের রোজা হ্যাঁ মারিয়ামের রোজা তাহলে আপনার তো আপনার বড় বড় নেক লোকেরও মুশকিল হয়ে যেত তাই না মুশকিল হয়ে যেত আচ্ছা ওই বিদাতপন্থীদেরকে বলে যে বিদাতপন্থীরা বলে যে আদাম আলী ইসলামকে যদি সেজদা তাজিমি করতে পারে ফেরেস তারা তো আমরা যদি পীরকে সেজদা করলাম মাজারকে সেজদা করলাম তো কি হইল হ্যাঁ তাহলে বিদ্যার্থীদেরকে কি বলবেন এখানে খণ্ডন আছে কি বলবেন বলে আরে মারিয়াম আলী ইসলাম মুখ বন্ধ করে রোজা রেখেছে তোমরাও রোজার দিনে একটাই বিদাতি মোল্লারা সব এই কুলখানি আর বিদাত মিলাদ খানি আর এই যারা সব কবর মাজারের ব্যবসা করছো পীর মুড়িদের ব্যবসা করছো দা তোমার রোজার অবস্থা একটা কথা বলবে না মারিয়ামের রোজা রাখা সুবিধাবাদী শুধু ওই ফেরেস্তাদের শেষদাটা নিয়ে পীরকে শেষদা করে কবর মাজারে শেষদা করবে তাই না আমার রোজা নিতে হবে না তাহলে আচ্ছা, মারিয়ামের রোজাটা আগে ধর্ম নেব না আমাদের ধর্মের রোজাতে কথা বলা আছে তা আমিও বলবো যে শেষ দাটা ছিল ওই আদম আলি সালাম আরো আগের যুগে আর মোহাম্মদ রসুল্লাহাম যে দিন পূর্ণাঙ্গ দিন নিয়ে দিনে কামেল নিয়ে এসছেন সেই দিনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা নাই আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা নাই যখন কোনো মানুষকে দেখবে তখন বলবে কথা বলতে যদি চাই বলবে ইন্নি নজর তলি রহমানে অনেক সময় ভর্সনা দিচ্ছে কথা বলছে আর যদি কথা না বলে উত্তর না দেন তো কি করে হ্যাঁ জবাব সরে না কথা বলতে পারে না লজ্জা লাগে না কি কাজ করে এসছো এরাও তো বলতে পারে তখন কি করবে ইশারা করবে যে আমি রোজা রেখেছি রোজা রেখেছি সুতরাং কথা বলা যাবে না এমনি নজর তলি রহমান ইশারাতে কথা বলবে যে আমি ইশারা করলে বোঝা যায় যে আমি রোজা আছি কেউ খেতে বলছে বুঝতে পারছি আমি খাবো না রোজা আছি তখনকার রোজা কত আলহামদুলিল্লাহ যে রোজার অবস্থায় জায়েজ কথা আল্লাহ বলা জায়েজ করেছেন ভালো কথা বলতে পারেন বৈধ কথা পর্যন্ত বলতে পারেন হ্যাঁ না জায়েজ কথা বলবেন না গান বলবেন না হ্যাঁ হ্যাঁ অশ্লীল কথা বলবেন না গাল বলবেন না গিবত বলবেন না চুগলখুরি করবেন না ঝগড়া বিবাদের কথা বলবেন না ফিতনা লাগাবেন না রোজার অবস্থায় এমন কোনো কথা বলবেন না যাতে আল্লাহ অসন্তুষ্ট হন না তো রোজা কমজোর হয়ে যাবে ফাতাত বিহি কৌমাহা তারপরে নিজ সম্প্রদায়ের কাছে সেই শিশুকে নিয়ে আসলো তাহমেলুহু নিজের কোলে উঠিয়ে হামালে আহমাল মানে বহন করে কালু তখন লোকেরা বলতে লাগলো ইয়া মারিয়াম হে মারিয়াম লাকাত যেতে সাইয়ান ফেরিয়া তুমি তো এক অদ্ভুত কাজ করে নিয়েছো বড় অন্যায় কাজ করে নিয়েছো কি করলে তুমি ফারিয়া চরম অপরাধের কাজ করেছো তুমি ইয়া উখতা হারুন হে হারুনের বোন হতে পারে যে মারিয়াম আলী ইসালামের আত্মীয়দের মধ্যে নিজের কেউ হারুন বলে ভাই ছিল নিজের ভাই না হোক বইমাত্র বই পিতৃয় বা আর কেউ হইতে পারে অথবা ওই বংশে ছিল আরবরা এইভাবে বলে বংশে কেউ একজন হারুন বিখ্যাত লোক আছে ও হারুনের বোন এটা কেউ কেউ বলেছেন না তার কো হারুন হারুন ভাইটাই ছিল না কিন্তু ওই যুগে হারুন একজন নেক লোক ছিল আর কোন নেক মহিলা নেক পুরুষকে আরবরা কি বলে এও ওই রকমই সুতরাং এ হচ্ছে হারুনের ভাই যেমন আজকাল ওই যারা বেদিন লোক তারা দাড়িওয়ালা লোকদেরকে পরেশগার লোককে দেখলে বলে যে লাদেন হ্যাঁ হ্যাঁ না আল কায়দা না হে বাংলা ভাই বাংলাদেশে যান ওই যারা বেদিন বিধর্মী লোক মোনাফেক তারা একটু দাঁড়িয়ে দেখলে দেখলে আপনাকে যে বাংলা ভাই চলে অথচ আপনার বাংলা ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই তারা ছিল খারেজি কোমরা আপনি কোরআন সোনার অনুসারী ঠিক না তো ওই রকমই তাহলে আমাদের ভাষা তো এরকম আছে ওই ওইভাবেই জাতির লোকেরা বলেছিল একে মারিয়াম আলী ইসলাম কি আউফতা হারুন হারুন কত ভালো মানুষ ছিলেন আর তুমি হারুনের বোন আর এই কাজ করে এসছো তুমি অথবা হারুন মুসা আলি ইসলামের ভাইয়ের কথাই বলে হইতে পারে যে প্রসিদ্ধ ব্যক্তি একজন নবী ছিলেন হারুন আর সেই বংশেরই তুমি মহিলা আর তোমার দ্বারা এই কাজ হয়েছে এই জন্য ইয়াউক্তা হারুন বলেছিল এটাও হইতে পারে মাকান আবু কিমরা সৌন তোমার বাবা তো কোনো খারাপ লোক ছিল না ইমরন মানে মানুষ আর সৌগুন মানে খারাপ খারাপ মানুষ ছিল না অমা কানাত উম্মকে বাগি আর তোমার মাও তো কোনো অসতি ছিল না তুমি কেন এরকম খারাপ হলে সুভান আল্লাহ বিশ্বাস করে মানুষ বিশ্বাসই করতে চায় না ফাঁসারাত এলেই হে বাচ্চার দিকে ইশারা করছে এর সাথে কথা বলো কথা বন্ধ করে হাতের ইশারাই হ্যাঁ এর সাথে কথা বললো কালু তখন লোকেরা বলল জাতির লোকের কাইফা নুকাল্লেম মান কানা ফিল মাহাদের সাবিয়া এমন শিশুর সাথে কি করেই কথা বলতে পারি আমরা যে কোলে এখনো শিশু হয়ে রয়েছে সাবিয়া এখনো কোলে কি আর এর বাকশক্তি খুলেছে এটা একটা কথা বলতে পারবে না সাথে সাথে ঈসা আলি ইসলামের জবান খুলে গেল আল্লাহ আকবর কালা ঈসা আলি সাল্লাম বলতে লাগলেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা না ইবনুল্লাহ হে খ্রিস্টানরা ভালো করে শুনে রাখো ইবনুল্লাহ বলেছেন যদি আল্লাহর পুত্র হইতেন তাহলে সাথে সাথে ইন্নি ইবনুল্লাহ বলতেন ইন্নি ইবনুল্লাহ বলেছেন এমনি আবদুল্লাহ আমি আল্লাহ পাকের বান্দা আল্লাহর গোলাম গোলাম দাস কখনো পুত্র হয়নি না কোনো বাপ আজকালকার বাপু নিজের ছেলেকে কখনো চাকর দেখতে চায় না দাস গোলাম দেখতে চায় না চাই নাকি হ্যাঁ ফাঁসেক পাপিষ্ট বাপু নিজের ছেলেকে কখনো গোলাম চাকর আমার বাড়ির গোলাম বলবে এটা কখনো হইতে পারে না আল্লাহ ফাকরাবুল আবদুল্লাহ যখন বলেছেন তাকে তার মানে তিনি আল্লাহর পুত্র নন আতানি আল কিতাব আমাকে আল্লাহ পাক আল কিতাব দিয়েছেন বা দেবেন ইঞ্জিল দেবেন ওয়াজা আলানি নবী আর আমাকে নবী করেছেন বা নবী করবেন মানে আল্লাহ পাকের তকদিরে লিখা হয়ে গেছে নবী আমাকে করবেন নিশ্চিত বিষয় ভবিষ্যতে যা হবে সেই সম্পর্কে মাজির সেগা পাস্টেন্স দিয়ে কোরআনে কেরিমে বহু বিষয় উল্লেখ করা হয়েছে কাদ আফলাহাল মোমেনুন মমিনরা পরিত্রাণ পেয়ে গেছে পেয়ে গেছে না পাবে পাবে আফলাহ মাজির শেখা ইউফলিও তো বলেননি তো এইরকমই এখানে ওয়াজা আলেন নবী মানে আমাকে নবী করবেন আতানিল কিতাব মানে সৌফাইউদ্দিনিল কিতাব আমাকে আল্লাহ কিতাব দান করবেন অজা <coughs> মোবারাকান আর আমাকে বরকতময় করেছেন মোবারক মানুষ করে এই যেখানেই থাকি না কেন মাদুম যতদিন আমি জীবিত থাকবো আমাকে সলাত এবং জাকাতের নির্দেশ দিয়েছেন ঈসা আলি ইসলাম নামাজ পড়তেন ঈসা আলি ইসলাম জাকাত দিতেন আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন অবরাম আর আমার মায়ের সাথে আমি সদয় আমার মায়ের সাথে সৎ ব্যবহারকারী এখানে শুধু মায়ের কথা কেন উল্লেখ করলেন অথচ ইয়া আলি সালাম সম্পর্কে ওয়ালে দেই হে মাতা পিতার কথা বলা হয়েছে তার মানে ইসা আলি সাল্লামের কোন আব্বা ছিল না আর আমাকে আল্লাহ ফকরবুল আলমিন উদ্ধত বা অহংকারী দাম্বিকও করেননি সাকিয়ে আর বদনসিবও করেননি হতভাগাও করেননি ওসালাম আলিয়া আমার প্রতি শান্তির ধারা বর্ষিত ইয়মা অলিত্য যেই দিন আমি পয়দা হয়েছি জন্ম নিয়েছি ওয়াউমা আমত যেই দিন আমি মৃত্যুবরণ করব ওয়াউমা ইউবা উবা হাইয়া আর যেই দিন আমাকে জীবন্ত করে উঠানো হবে এখান থেকে আজকে তাফসির শেষ করছি এখানে একটি কথা শুধু বলবো যেটা বলা জরুরি কিছু বেদাতপন্থীরা যারা মিলাদ করে জন্মবার্ষিকী পালন করে তারা এ আয়াত থেকে তারা আয়াতের অর্থ বিকৃত করে অসৎ উদ্দেশ্য তাদের পুরা করার চেষ্টা করেছে বলছে যখন সালাম পরিচিত হোক জন্মদিনে হ্যাঁ তাহলে বোঝা গেল যে জন্মবার্ষিকী পালন করা যাবে নবীর ঈদে মিলাদ নবী করলাম তারপরে আমার বিবির বার্থডে পালন করলাম আমার নিজের জন্মদিবস পালন করলাম আমার ছেলে মেয়েদের জন্মদিবস পালন করলাম কে কাটলাম অসুবিধাটা কি হ্যাঁ দেখছেন যুক্তিটা এর জবাব কিভাবে দেবেন এর জবাবটা শুনে রাখেন আল্লাহ পাক এই শান্তি শুধু জন্মের দিনে বলেননি শান্তি কিসের দিনে বলেছেন আরো যেদিন মত হবে ইয়াও মামুত তাই না ইয়াহি আলি সালামের ক্ষেত্রেও আর ইসা আলি সালামের ক্ষেত্রেও ইয়াও মামুত যেদিন মত হবে আর যেই দিন আমার পুনরুত্থান হবে <clears throat> তাহলে কি এই বিরাটপন্থীরা যারা ঈদে মিলাদ নবীর মিলাদ মহফিল করে বা বারো রবির আওয়ালে মিলাদ করে তারা নবীর অফাতুল নবী মানাবে কি অফাতুল নবীর উৎসব করবে কি কারণ ওই দিনও তো সালাম সালাম তো শুধু জন্মদিবসে না তাহলে বোঝা গেল যে জন্মদিবসে সালাম হোক যেদিন জন্ম হয়েছে সেই দিনও জন্য আমার উপর শান্তি বর্ষিত যেদিন আমার মত হবে শান্তি বর্ষিত তার মানে এই নয় যে এই দিনগুলি পালন করবেন দিন যাপন করবেন উৎসব করবেন এটা নয় এটা যদি হয় তাহলে যেমন আপনি জন্মদিবস পালন করবেন তেমনি মৃত্যু দিবস পালন করতে হয় কিন্তু মৃত্যু দিবস যেখানে পালন করেন না তেমনি ইসলামের জন্ম দিবস পালন করা নেই যদি থাকতো নবী করিম সাল্লাম নিজে তার জন্ম দিবস পালন করতেন অথবা তার খোলাফের আশেদিনরা করতেন সাহাবাই কেনামরা করতেন এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ করতেন তারা কেউ করেননি সুতরাং সেটা ইসলাম নয় ঈদে মিলাদুন্নবী ইসলাম নয় বিদাত হ্যাঁ কারো জন্মবার্ষিকী পালন করা নিজের অথবা ছেলে মেয়েদের স্ত্রীর এটা ইসলাম নয় কোন নেতার জন্মবার্ষিকী পালন করা জয়ন্তী পালন করা ইসলাম না এগুলো অনু ইসলামিক প্রথা বিজাতি সভ্যতা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে নেওয়া হয়েছে আল্লাহ পাক যেন আমাদের গুনা খাতা মাফ করে দেন বোঝার তৌফিক দান করেন কোরআন হাদিস বুঝে তার প্রতি আমল করার তৌফিক দান করেন রসুল্লাহ আসলাম আদর্শ মোতাবেক আমাদেরকে জীবন গড়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের যেন ভুল ভ্রান্তি মাফ করে দেন আমাদের সকলকে যেন তুলফির দোষ দান করেন আমাদের আত্মীয় যারা ইন্তেকাল করেছেন আল্লাহ পাক তাদের রুহের মাফ ফেরত করেন যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন শিফা দান করে সুস্থতা দান করেন সুহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল